রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নোরাইন এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবেন আফান আল্লাহ আনহুর জীবন সময় এবং কর্ম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ আউদুবিল্লাহি মিনা শৈতানির রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সাইদিন মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসীরা আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা অর্থাৎ ষষ্ঠ পর্ব এই সিরিজের এবং এই পর্বের মাধ্যমে আমরা সরাসরি প্রবেশ করতে যাচ্ছি ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তাল্লাহু তার খিলাফার শেষের দিকে সংঘটিত সেই ফিতনা সংক্রান্ত ঘটনাগুলোর বর্ণনার দিকে আজকের পর্বে মূল বিষয়বস্তুর দিকে প্রবেশ করার আগে সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে আমরা আগের পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল তার কিছু সারসংক্ষেপ উল্লেখ করতে যাচ্ছি আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ফিতনা সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয়াদি যেখানে আলোচনা করা হয়েছিল ফিতনা এ শব্দের অর্থ সম্পর্কে ফিতনা সম্পর্কে আল্লাহ রসুলামের যে হাদিসগুলো ছিল ভবিষ্যৎবাণী সেগুলো হতে কিছু নির্বাচিত হাদিস উল্লেখ করা হয়েছিল ফিতনার কিছু বাস্তবতা এবং ফিতনার সময়ে করণীয় কী হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল এই উদ্দেশ্যে যেন সেগুলো শুরুতেই জানা থাকলে পরবর্তী ঘটনাগুলো বোঝা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণকে অনুধাবন করা এগুলো আমাদের জন্য সহজ হয় এরপর চতুর্থ পর্বে ওসমান ইতলানহুর খিলাফার বৈশিষ্ট্য এবং সেই সময়ে মুসলিমদের জীবনযাত্রা জীবনযাপনের বিভিন্ন বিষয় সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল কাজে যদি আমরা ধারাবাহিকতা মিলাতে চাই তাহলে আমাদেরকে বলতে হয় যে প্রথম এবং চতুর্থ পর্ব সেই দুইটি পর্বের পরবর্তী পর্ব হচ্ছে আজকের এই পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব মধ্যবর্তী পর্বগুলো দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম পর্বে সেখানে আলোচনা করা হয়েছিল যথাক্রমে ওসমান ইসলামহু তার খলিফা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয় এরপর খলিফা হওয়ার আগের জীবনের বিভিন্ন ঘটনা এবং পরবর্তীতে খলিফা হিসেবে ওসমান ইবনে আফফান রাজিউল্লাহু তার চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করা হয়েছিল পঞ্চম পর্বে কাজেই আমরা এবারে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব চতুর্থ পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে মুসলিম জীবনযাপনের বেশ কিছু বিষয় সেই সময় একটি চ্যালেঞ্জ হিসেবে মুসলিমদের সামনে আসছিল মুসলিমদের জীবনযাপনের কিছু বিষয় পরিবর্তিত হয়ে যাচ্ছিল এবং সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে গিয়ে সমসাময়িক অনেক ওলামায় কেরাম তারা খুবই চমৎকার একটি উপমা বা পরিভাষা ব্যবহার করেছেন তারা এটাকে মানবদেহের পূর্ণতা প্রাপ্তির সঙ্গে ব্যবহার করেছেন তারা বলেছেন যেটা হচ্ছে পারন্ত বয়সে মানুষের দেহ যখন পরিপূর্ণতা লাভ করতে থাকে দ্রুত লম্বা হতে থাকে এবং হাতে পায়ে বিভিন্ন জয়েন্টে হাঁটু ইত্যাদি স্থানে অনেক সময় কিছু ব্যথা দেখা যায় যেটা খুবই স্বাভাবিক এবং সেটাকে বলা হয়ে থাকে গ্রোয়িং পেইন একই রকমভাবে ওসমান ইবনে আফান রাজিউল্লাহুর সময়ে ইসলাম চতুর্দিকে দ্রুত সম্প্রসারিত হচ্ছিল নতুন নতুন এলাকা নতুন নতুন ভূমি এগুলো ইসলামের অধীনে আসছিল নতুন নতুন মানুষেরা ইসলামের অধীনে আসছিল ইসলাম দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছিল যে বিজয় অভিযানের সূচনা আমরা দেখতে পাই হয়েছিল আউ বকর সিদ্দিক রাইতলানুর খিলাফার শেষের দিকে অমর রাইতলানু সেটাকে আরও দ্রুত বিকশিত করেছেন এবং তার ধারাবাহিকতা বজায় ছিল ওসমান ইবিন আফান রাজিয়ালতলানহু তার সময়েও কাজেই এই যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে সামারি হিসেবে মূলত সাতটি পয়েন্টের মাধ্যমে আমরা চতুর্থ পর্বে উল্লেখ করেছিলাম সেগুলোকেও যদি আমরা সংক্ষেপে উল্লেখ করতে চাই তাহলে মূলত দুইটি পয়েন্ট আসে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে মুসলিম জীবনযাত্রায় সেই সময় একটি বড় চ্যালেঞ্জ ছিল সম্পদের প্রাচুর্য এবং তার প্রভাব দুই নম্বর পয়েন্ট ছিল যে নতুন প্রজন্ম নতুন ভূমির নতুন মানুষ তারা ইসলামে আসছে তাদেরকে দিনের উপর দৃঢ়তা প্রদান করা এবং তাদের মধ্যে আগে থেকে যেই জাহিলিয়াত বা অজ্ঞতাগুলো ছিল সেগুলোকে দূর করানো এগুলো ছিল একটি বড় চ্যালেঞ্জ কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই যে চ্যালেঞ্জগুলো এগুলো তো অনেকটাই স্বাভাবিক বিষয় কারণ যে কোনো একটি রাষ্ট্রই যখন প্রসারিত হতে থাকে একটি রাষ্ট্র যখন তারা সামরিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে আদর্শিক দিক থেকে বিজয়ী থাকে সেই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই পরাজিত মানুষেরা এবং নতুন নতুন জনগোষ্ঠী তারা সেই বিজয়ী শক্তির অধীনে বিজয়ী শক্তির পতাকার নিচে অন্তর্ভুক্ত হতে থাকে বিজয়ী শক্তি তাদের সেই সময় জীবনযাত্রা সহজ থাকে তাদের মধ্যে সম্পদের প্রাচুর্য থাকে একই সঙ্গে আরেকটি বাস্তবতা হচ্ছে যে সেই সময়ে যারা পরাজিত শক্তি বা যারা শত্রুপক্ষ তারা দেখে যে সরাসরি সম্মুখ সমরে শত্রুতা করে তারা বিজয়ী হতে পারছে না কিংবা তার কোনো সম্ভাবনাও থাকে না সেই রকম সময়ে সেই শত্রুপক্ষ তারা ভিন্ন কৌশল গ্রহণ করে এবং তারা মূলত ভেতর থেকে শত্রুতা সৃষ্টি করার চেষ্টা করে যায় ইসলামের শত্রুরা সেই সময়ে মুসলিমদের ভেতরে প্রবেশ করেছিল তাদের অনেকে মুসলিম বেশ ধারণ করে মুসলিম পরিচয় বাহ্যিকভাবে ধারণ করে নিজেদের শত্রুতাকে গোপন করে কাজ করতে শুরু করে এই ধরনের লোকেরা জেনে বুঝেই শত্রুতা করতে থাকে এবং তাদের ভূমিকার মাধ্যমে তারা মুসলিমদের মধ্য হতেই আরেক দল অনুসারীকে তৈরি করে নিতে সক্ষম হয় যারা মূলত বিভ্রান্ত এবং অজ্ঞ এই ধরনের মানুষ যারা প্রধান শত্রু যারা জেনে বুঝে শত্রুতা করে তারা পেছনে থাকে এবং তারা কলকাঠি নাড়তে থাকে তারা তাদের অজ্ঞ অনুসারীদেরকে তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে নিজেদের দলে ফেরায় এবং তাদেরকে এমন একটি বুধ প্রদান করে যে তোমরা তো ভালো কাজই করছো সৎ কাজের আদেশ করছো কিংবা মন্দ কাজের নিষেধ করছো যেরকমটা আমরা দেখতে পাই যে ওসমান ইবনে আফান রাজিউল্লাহু তার সময়ে যে সমস্ত ফিতনাবাজ ব্যক্তি ছিল তারা কোরআনের বিভিন্ন আয়াতগুলোকেও তাদের কাজের পক্ষে দলিল কিংবা স্লোগান হিসেবে ব্যবহার করত যেমন তাদের একটি কথা ছিল তারা বলতো ইন উরিদ ইল্লা ইসলহা মাস্ততা আটু আমরা তো শুধুমাত্র আমাদের সাধ্যমতো সংশোধন করার চেষ্টা করে যাচ্ছি আমরা সৎ কাজের আদেশ করছি আর মন্দ কাজের নিষেধ করে যাচ্ছি ফিতনাবাজদের মধ্যে প্রধান একজন ব্যক্তি যার নাম আবদুল্লাহ ইবনে সাবা মূলত সেই ব্যক্তি ছিল একজন ইহুদি কিন্তু সে দাবি করত যে সে ইসলাম গ্রহণ করেছে তার বসবাস ছিল ইয়েমেনে ইয়েমেনের সানা অঞ্চলে সে ছিল প্রধান ব্যক্তিদের অন্যতম এবং তার কাজের মাধ্যমে সে তার পক্ষে একটি বিরাট বিভ্রান্ত অনুসারী দল তৈরি করতে সক্ষম হয়েছিল আবদুল্লাহ ইবনে সাবা তার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শাইকা সাল্লাবি তিনি তার বইতে গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন এবং তিনি যে মূল বক্তব্য উপস্থাপন করেছেন তার সারসংক্ষেপ আমরা এখানে উল্লেখ করছি তিনি লিখেছেন এই ব্যক্তি অর্থাৎ আবদুল ইবনে সাবা তার ভূমিকা সম্পর্কে দুই ধরনের প্রান্তিকতা দেখা যায় অনেকেই সমস্ত দোষ এই এক ব্যক্তির উপরে চাপিয়ে দিতে চেষ্টা করেছেন এটা এক ধরনের প্রান্তিকতা আবার অনেককে দেখা যায় যে প্রতিষ্ঠিত সত্যের বিপরীতে গিয়ে অর্থাৎ আবদুল ইবনে সাহাবা তার ভূমিকা তার অনুসারীদের যে ফিতনা সেই বিষয়গুলোর বিপরীতে গিয়ে কিছু কিছু মানুষ এমন প্রান্তিকতা অনুসরণ করেছেন যে একেবারে আব্দুল ইবনে সাবার অস্তিত্বকেই তারা অস্বীকার করে বসেছেন এবং এই ধরনের লোকেরা কারা তারা হচ্ছে বিভিন্ন প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট কিংবা ইসলাম বিদ্বেষী লেখক অথবা বিভিন্ন ভ্রান্ত ফিরকার অনুসারী ব্যক্তিরা তিনি আরও বলছেন যে আবার কেউ কেউ এমন দেখা যায় যে তার অস্তিত্বকে স্বীকার করেছেন বটে কিন্তু গুরুত্ব সহকারে তার ভূমিকাকে আলোচনা না করে শুধুমাত্র এতটুকু বলেই ক্ষান্ত হয়েছেন যে আবদুল ইবনে সাবা সে ছিল অনেকগুলো কারণের অন্যতম একটি কারণ মাত্র কিন্তু ডক্টর সাল্লাবি তিনি এখানে জোর দিয়ে বলছেন যে আবদুল্লা ইবনা সাবা সে শুধুমাত্র অনেকগুলো কারণের একটি কারণ অনেকগুলো প্রভাবকের একটি প্রভাবক এমনটা নয় বরং তার ভূমিকাই ছিল সবচেয়ে প্রধান এবং মারাত্মক এবং বিভিন্ন ঘটনা যখন আমাদের সামনে আমরা দেখব সেই সময় আমরা ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারব যে তার ভূমিকা কত মারাত্মক ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হিজরতের তিরিশ বা পঁয়ত্রিশ বছর পরের যে সময়টুকু অর্থাৎ ওসমান ইবিন আফমান ইতলানহু তার খিলাফতের শেষের সময় সেই সময় অনেক ধরনের পরিবেশ পরিস্থিতিই পরিবর্তিত হয়ে আসছিল যার কিছু আমরা আমাদের চতুর্থ পর্বে মুসলিমদের জীবনযাত্রা প্রসঙ্গে উল্লেখ করেছি বিস্তারিতভাবে তবে সেই বিষয়গুলোকে সামারি হিসেবে আমরা এভাবে বলতে পারি যে এই পরিস্থিতি বা এই চ্যালেঞ্জগুলো এগুলো তো ছিল কেবল একটি উর্বর জমির সমতুল্য কিন্তু সেই উর্বর জমিতে ফিতনার বীজ যে বপন করেছে সেই ব্যক্তি ছিল আবদুল ইবনে সাবা ইবনু সাউদা এবং তার দলবল কাজেই তাদের এই ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই তাত্ত্বিক কথা দীর্ঘায়িত না করে আমরা অল্প সময়ের মধ্যে এই ঘটনা প্রবাহে চলে যাব কাজে আমরা আশা করি যে ঘটনাগুলো থেকেই আমাদের এই বক্তব্যের উদাহরণ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেক রাষ্ট্রের ঘটনাবলী থেকেই আমরা দেখতে পাই যে প্রত্যেক রাষ্ট্রেই কিছু কিছু মানুষ এমন থাকে যাদের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা রাষ্ট্র বা সরকার ভালো মন্দ যাই করুক না কেন তারা তাদের অবস্থান থেকে সমালোচনা করেই যায় এদের মধ্যে একটি গ্রুপ যারা হকের উপর থাকেন তারা এই কারণে সমালোচনা করেন যে রাষ্ট্র অন্যায় কাজ করছে ফলে হকপন্থী লোকেরা হকের ভিত্তিতে রাষ্ট্রের অন্যায় বা ভুলভ্রান্তি সেই কাজগুলোর সমালোচনা করেন রাষ্ট্রকে সংশোধন করার জন্য অপরদিকে যে সমস্ত লোকেরা বাতিলপন্থী তারা ন্যায়সঙ্গত কাজ করলেও রাষ্ট্রের সমালোচনা করে তাদের মন্দ ভূমিকার কারণে এবং এই বাস্তবতা আমাদের শুরুতে স্মরণ রাখা উচিত এই কারণে যে দুনিয়া হচ্ছে এমন একটি স্থান যেখানে ভালো মন্দ সব কিছুই মিশ্রিত অবস্থায় থাকে দুনিয়া জান্নাত নয় যে এখানে সবাই সবার উপরে খুশি থাকবে কেউ কারো উপরে কোনো অভিযোগ করবে না এরকম স্থান দুনিয়া নয় দুনিয়াতে ভালো এবং মন্দ উভয় ধরনের লোকেরাই অবস্থান করে কাজেই রাষ্ট্র যেই ধরনের ভূমিকা গ্রহণ করুক না কেন তার পক্ষে বিপক্ষে কিছু না কিছু লোক অবশ্যই থাকবে কিন্তু এই প্রসঙ্গে আরও একটি বিষয় আমাদের স্মরণ রাখা উচিত যে রাষ্ট্র এটি হচ্ছে একটি প্রতিষ্ঠিত শক্তি একটি প্রতিষ্ঠিত শক্তি বা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে যারা সমালোচনাকারী কিংবা যারা অখুশি মানুষ তাদের কার্যকারিতা অনেকাংশেই থাকে না যদি তারা যে যার মতো করে এখানে সেখানে বিচ্ছিন্ন অবস্থায় থেকে এই সমালোচনা কিংবা বিরোধিতার কাজগুলো করতে থাকে কিন্তু যদি এমন হয় যে তারা একত্রিত হয়ে গেছে এবং তারা সংগঠিত হয়েছে এবং একটি নেতৃত্বের মাধ্যমে তারা পরিচালিত হচ্ছে সেই ক্ষেত্রে তারা সংখ্যায় অল্প হলেও সুপ্রতিষ্ঠিত শক্তি রাষ্ট্রের বিরুদ্ধে অনেক ক্ষতি তারা সাধন করতে পারে যেমনটা আমরা দেখতে পাই আবদুল সাবা এবং তার অনুসারীদের ক্ষেত্রে আবদুল ইবনে সাবা সে তার মতের পক্ষে মানুষ তৈরি করতে এবং কাজ করতে গিয়ে প্রচুর শ্রম সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার ভ্রান্ত মতাদর্শের পক্ষে অনেক অনুসারীও সে জুটিয়ে ফেলেছে কাজেই ওসমান ইবিন আফান রাইজলানহু তার বিরুদ্ধে সৃষ্টি হওয়া এই ফিতনাবাজদের যে কর্মপ্রচেষ্টা সেগুলোকে সেগুলোকে কেবলই বিচ্ছিন্ন একদল মানুষের একদল বিভ্রান্ত দাঙ্গাবাজ মানুষের মাথা গরম করা কাজ এরকম বলে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই উদাহরণস্বরূপ ওসমান ইবিন আফান রাইজলানহু যখন তার ওয়ালি বা গভর্নরদের সঙ্গে আলোচনা করেছিলেন যে কর্মপদ্ধতি কী হওয়া উচিত সেই ফিতনাবাজদের বিরুদ্ধে সেই প্রসঙ্গে কুফার গভর্নর সাইদ ইবনে আস তিনি কি মতামত দিয়েছিলেন সাইদ ইবনুল আস তিনি ছিলেন এমন একটি অঞ্চলের গভর্নর যে অঞ্চলটি অর্থাৎ কুফা সেটা ছিল ফিতনার সবচেয়ে উর্বর অঞ্চলগুলোর মধ্যে একটি সাইদ ইবনুল আস তিনি খলিফা ওসমানকে মতামত পেশ করে বলেছিলেন তিনি বলেছেন ইন্না লিকুল্লি কাউমুন কাদি মাতা তাহলুক রাকু যে প্রত্যেক কাউম বা প্রত্যেকটি আন্দোলনেরই কিছু প্রধান ব্যক্তি থাকে উপদেষ্টা থাকে পরামর্শদাতা থাকে কাজে আপনি যদি তাদেরকে হত্যা করেন তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সামনের আলোচনাতে এই পয়েন্টটি বিস্তারিতভাবে আসবে যে ওসমান ইবনে আফফান রাজিউল্লাহ তিনি গভর্নরদের সঙ্গে কি কি পরামর্শ করেছিলেন এবং শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এতটুকু আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমাদের এই পয়েন্টটি স্পষ্ট করার উদ্দেশ্য যে আবদুল্লা ইবনে সাবা এবং তার অনুসারীদের যে সংঘবদ্ধ কর্মপ্রচেষ্টা ছিল তার গুরুত্ব যেন আমরা যথার্থভাবে বুঝতে পারি এবারে আমরা যাচ্ছি সেই ফিতনাবাজ ব্যক্তিদের সংক্ষিপ্ত কিছু পরিচিতি প্রদান করার দিকে মুসলিম ঐতিহাসিকগণ তারা এই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিদেরকে বিভিন্ন নামে নামকরণ করেছেন যেমন তাদেরকে বলা হয়েছে যে সমস্ত লোকেরা ছিল সমাজের তলানি স্বরূপ তারা ছিল আরবের নেকড়ে এই ধরনের নাম তাদেরকে দেয়া হয়েছে তারা ছিল বোধশক্তিহীন একদল বিভ্রান্ত লোক শয়তানের হাত সমতুল্য প্রত্যেক গোত্রের সবচেয়ে খারাপ মানুষ একদল লুটেরা এবং দাঙ্গাবাজ সেই সময়ে যে ইসলামী রাষ্ট্র ছিল সেটা ছিল একটি সুবিশাল ভূমির ইসলামী রাষ্ট্র একটি সম্প্রসারণশীল ইসলামী রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের অধীনে যে সমস্ত বৈচিত্র্যময় জনগোষ্ঠী বিভিন্ন এলাকার বিভিন্ন স্বভাব প্রকৃতির মানুষেরা বসবাস করছিল সেই ডেমোগ্রাফি বা সেই ডেমোগ্রাফি বা জনতত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আগের পর্বে এবং সেখানে পাঁচটি ক্যাটাগরি আমরা উল্লেখ করেছিলাম একটি ক্যাটাগরি ছিল যারা ইসলামের বিরোধিতাকারী এবং যারা ছিল পরাজিত শক্তি অর্থাৎ সেই কাফের মুশ্রিকদের দল অর্থাৎ ইহুদি খ্রিস্টান মাজুসি তাদের ভূমিকা এবং তাদের শত্রুতা এটা তো স্পষ্ট এবং প্রকাশ্য যেমন আমরা দেখতে পাই যে যখন অমর ইবুল খাতাব রাইতলানহু তাকে শহীদ করে দেওয়া হয়েছিল সেই কাজটি করেছিল কে এক ব্যক্তি যে ছিল মাজুসি কাজে এটা হচ্ছে একটি শ্রেণী যারা অমুসলিম যারা পরাজিত তারা তো অবশ্যই ইসলামের বিরুদ্ধে শত্রুতা তাদের অন্তরে থাকে এটা স্পষ্ট কিন্তু এর বাইরেও অর্থাৎ অমুসলিমদের বাইরেও মুসলিমদের ভেতরেও কিছু মানুষ রয়েছেন যারা ইমান আমলে ততটা অগ্রগামী নন এবং ইসলামী রাষ্ট্র হচ্ছে একটি ন্যায়সঙ্গত রাষ্ট্র ন্যায়ের উপরে যার প্রতিষ্ঠা এবং টিকে থাকা কাজে এইরকম একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা অপরাধী স্বভাবের মানুষ তারা অনেক সময় বিরোধিতা করতে শুরু করে ফলে মুসলিমদের মধ্যে যারা বিভিন্ন রকমের অপরাধ করে থাকে ফলে রাষ্ট্রের পক্ষ থেকে তারা শাস্তিপ্রাপ্ত হয় এই সমস্ত ব্যক্তিরা তাদের অপরাধের কারণে রাষ্ট্রের উপরে অসন্তুষ্ট থাকে ইহুদি আবদুল্লা সাবা সে এইরকম ব্যক্তিদেরকে তার অনুসারী হিসেবে দলে ভেরাতে শুরু করেছিল এবং এই যে ফিতনাটি ওসমান ইবনে আফমান ইতলানুর সময় যেটা শুরু হলো এই ফিতনা সম্পর্কেই আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বহু হাদিস আমাদেরকে সাবধানবাণী হিসেবে জানিয়ে দিয়েছেন যেই ফিতনা হচ্ছে সেই রকম ফিতনা যেটা কিনা অচিরেই চলে আসবে এবং প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করতে শুরু করবে অন্ধকার রাত্রির মতো যেই ফিতনা চলে আসবে এবং এই ধরনের ফিতনা একবার শুরু হয়ে গেলে সেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ফিতনা একবার শুরু হয়ে গেলে সেটা আর থামবে না বরং সবচেয়ে যে বড় ফিতনা অর্থাৎ দাজ্জালের আগমন তার মাধ্যমে এই ফিতনা পরিপূর্ণতা লাভ করবে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে ওসমান ইবনে আফমান রিজলানহু তার সময়ে এই ফিতনার পেছনে অন্যতম প্রধান যে ব্যক্তি আব্দুল ইবনে সাবা এবং তার যে ভূমিকা এই ব্যক্তি কে ছিল সে ছিল একজন ইহুদি আবার সমস্ত ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা দাজ্জাল কে হবে দাজ্জাল হবে ইহুদিদের প্রধান ব্যক্তি কাজেই মুসলিমদের বিরুদ্ধে শত্রুতার ক্ষেত্রে ইহুদিদের ভূমিকা কখনোই আমাদের খাটো করে দেখা উচিত নয় ইহুদিরাই মুসলিমদের প্রধান শত্রু যেটা আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি কি বলেছেন তিনি বলেছেন লতাজিদান্না আসাদ্দান্নাসি আদা ওয়াতাল্লিল্লাজিনা আমানু আল ইয়াহুদ আশরাকু মানুষদের মধ্যে ইমানদারদের বিরুদ্ধে অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে শত্রুতায় অধিক দুইটি জনগোষ্ঠী তারা হচ্ছে আল ইয়াহুদ ওল্লাজিন আশরাকু ইহুদি এবং যারা শিরিক করে থাকে যারা মুশরিক অন্যান্য ফিতনাবাজ ব্যক্তি তাদের পরিচয় মিশর থেকে যে গ্রুপ এসেছিল সেই গ্রুপের প্রধান ব্যক্তি ছিল আলগাফিকি ইবনে হার্ব এবং অন্যান্য ব্যক্তি নেতৃত্বস্থানীয় যারা ছিল তারা হচ্ছে আব্দুর রহমান হুদাইস আল বালাউি সাউদান ইবনে হামরান আসুকুনি এই সমস্ত ব্যক্তিরা কুফা থেকে যে দলটি এসেছিল সেই দলের প্রধান ব্যক্তি ছিল আমর ইবনুল আসাম এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে প্রধান ব্যক্তি ছিল আল আস্তার আন্নখাই বসরা থেকে যে গ্রুপ এসেছিল তাদের প্রধান ছিল হারকুস বিন জুহাইর এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে প্রধান ছিল হাকিম ইবনে জাবালা এই সমস্ত ব্যক্তিরা তারা বিচ্ছিন্ন অবস্থায় বিভ্রান্ত হয়ে কোনো এক কারণে মদিনায় চলে এসেছে এবং আসার পর মাথা গরম করে ওসমানকে হত্যা করে ফেলেছে কখনোই বিষয়টা এমন ছিল না বরং এই সমস্ত ব্যক্তিরা খুবই সুসংগঠিতভাবে এক একটি পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে একই সময়ে মদিনায় এসে উপস্থিত হয়েছিল এবং প্রত্যেকটি গ্রুপ বা দলের একজন করে আমির বা প্রধান ব্যক্তি ছিল যেমন মিশর কুফা বাসরা প্রত্যেকটি অঞ্চল থেকে তিনটি অঞ্চল থেকে চারটি চারটি করে অর্থাৎ সর্বমোট তিনটি অঞ্চল থেকে তিন গুণ চার অর্থাৎ বারোটি দলে সে উপস্থিত হয়েছিল এবং বারো জন আমির ছিল এবং মিশর কুফা বাসরা প্রত্যেকটি দলের একজন প্রধান ব্যক্তি নিয়োজিত ছিল কাজেই তারা ছিল খুবই সুসংগঠিত এবং তাদের মধ্যে তারা পারস্পরিক যোগাযোগ ইত্যাদি রক্ষা করার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক প্রস্তুত করে রেখেছিল এবং ফিতনার কাজে তারা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছিল তার একটি লক্ষ্য বা টার্গেট ছিল সেই টার্গেট বা লক্ষ্য হচ্ছে খলিফা ওসমান ইবন রিতলানহু তাকে হত্যা করা তাকে শহীদ করে দেওয়া এটি হচ্ছে বাহ্যিক দিক যেখানে ফিতনার ঘটনাটি প্রকাশিত হয়ে যাচ্ছে কিন্তু এর পেছনে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে অর্থাৎ স্বয়ং খলিফাকে হত্যা করে দেওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়া তাকে ধ্বংস করে দেওয়া এবং খিলাফা ব্যবস্থাকে একটি অকার্যকর ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা এটা ছিল তাদের পেছনের উদ্দেশ্য এবং তারা যে সমস্ত দাবিগুলো পেশ করেছিল যে খলিফাকে আমরা চাচ্ছি না তার বিরুদ্ধে আমাদের নানা রকম অভিযোগ এগুলো ছিল মূলত বিভিন্ন অজুহাত বা ছুতা যে ছুতার মাধ্যমে তারা চাচ্ছিল যে খলিফা যেন তাদের হাতের পুতুল হয়ে যান অর্থাৎ কিছু মানুষ যখনই তারা কোনো অসন্তোষ বা দাবি পেশ করবে তারা চাইলে খলিফাকে পরিবর্তন করে ফেলতে পারে এরকম একটি দৃষ্টান্ত বা নজির তারা স্থাপন করতে চাচ্ছিল সুতরাং তাদের মূল লক্ষ্য ছিল যে ইসলামী রাষ্ট্রকেই একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এবং এই কাজের জন্য যে মাধ্যম বা স্টেপসগুলো তারা গ্রহণ করেছিল সেখানে ছয় ধরনের কর্মপদ্ধতি আমরা দেখি প্রথম কর্মপদ্ধতি তাদের ছিল যে তারা মিথ্যাচার এবং গুজব তৈরি করাকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সেই ফিতনাবাজ লোকেরা তারা তাদের অনুসারীদের মধ্যে নানা রকমের মিথ্যা ঘটনা রটনা গুজব ইত্যাদি সৃষ্টি করত এবং ছড়িয়ে দিত যতক্ষণ না এই গুজবগুলো ব্যাপকতা লাভ করত এবং যারা দুর্বল ইমানের অধিকারী ব্যক্তি এবং যারা পথভ্রষ্ট ব্যক্তি তাদের মধ্যে এই সন্দেহগুলোই তারা সত্য বলে গ্রহণ করে নিত মিথ্যাচার বা গুজব সম্পর্কে আমরা দেখি যে একটি প্রচলিত কথা এভাবে বলা যায় যে একটি পণ্য সেটা যতই নিম্নমানের হোক না কেন যতই খারাপ হোক না কেন কিছু কিছু ক্রেতা থাকেই যারা এসে ওই পণ্যটি কিনবে গুজব বা মিথ্যাচারের ক্ষেত্রেও এই কথাটি সত্য যে কোনো একটি বিষয়ে যতই ভ্রান্ত গুজব তৈরি করা হোক না কেন কিছু কিছু মানুষ যারা দুর্বল ইমানের ভ্রান্ত পথের অনুসারী তারা সেগুলিকে সত্য এবং সঠিক বলে গ্রহণ করে নেয় গুজব এবং মিথ্যাচার তৈরি করা সেগুলোকে ছড়িয়ে দেওয়ার কাজে সেই সমস্ত ব্যক্তিরা গোপনে যোগাযোগ করত পত্র বিনিময় করত এবং এভাবে এগুলোকে তারা প্রচার করত দুই নম্বর কর্মপদ্ধতি তাদের ছিল যে তারা বিভিন্ন প্রাদেশিক গভর্নর বা ওয়ালি তাদের বিরুদ্ধে নানা রকমের মিথ্যা অভিযোগ তুলে সেই অঞ্চলে মানুষদেরকে খেপিয়ে তুলত উত্তেজিত করে তুলত এবং নানা রকমের ছুতো সৃষ্টি করে তারা গভর্নরদেরকে পরিবর্তন করার চেষ্টা করত উদ্দেশ্য যেন সেই সমস্ত অঞ্চলে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে যায় তিন নম্বর তাদের কর্মপদ্ধতিতে ছিল তারা জাল সিলমোহর জাল চিঠি ইত্যাদি প্রস্তুত করে সাহাবিদের নামে চালিয়ে দিত চার নম্বর তারা এরকম থিওরি বা তত্ত্ব প্রচার করতে শুরু করলো যে খিলাফার জন্য তো সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেই গিয়েছেন আর সেই ব্যক্তি হচ্ছে আলী রাজিয়াল তালাহ তারা এরকম থিওরি প্রচার করতে শুরু করলো যে আলী একমাত্র আলী একমাত্র খিলাফার জন্য যোগ্য ব্যক্তি ছিলেন অন্যান্য ব্যক্তিরা তাকে বঞ্চিত করেছেন পঞ্চম পয়েন্ট বিভিন্ন আকিদাগত বিষয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করেছিল যেমন আবদুল্লা ইবনে সাবাহ তার বিভ্রান্তিগুলোর মধ্যে একটি বিখ্যাত পয়েন্ট ছিল এটা সে তার অনুসারীদের মধ্যে প্রচার করতে শুরু করলো যে ঈসা আলাইসাল্লাম তিনি যদি ফিরে আসতে পারেন তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সর্বশেষ রাসুল হওয়া সত্ত্বেও কেন ফেরত আসতে পারবেন না এই প্রসঙ্গে কোরআনের একটি আয়াতকে সে ভুল ব্যাখ্যা প্রদান করত সে বলতো এই আয়াতটি প্রসঙ্গে যেখানে আল্লাহ সুবাহতলা বলেছেন ইন্নাল্লাজি ফরাদা আলাইকাল কুরআন লা রদ্দুকা ইলা মাআদ আল্লাহ সুবাহতাল্লাহ সুরা কাসাসের আয়াতে বলেছেন যে যিনি আপনাকে কুরআনের যিনি আপনাকে কোরআন দিয়েছেন কোরআন পাঠিয়েছেন কোরআনের বিধান দিয়েছেন তিনি অবশ্যই আপনাকে আপনার ভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন এ আয়টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হিজরতের সময়ে হিজরতের ঘটনার প্রসঙ্গে আল্লাহ সুহামতাল্লাহ নাজিল করেছিলেন যখন কিনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার নিজের ভূমি মক্কা থেকে তাকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল তিনি মদিনায় চলে গিয়েছিলেন সেই অবস্থায় আল্লাহ সুবাহতাল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন যে আপনি অবশ্যই আপনার নিজের অঞ্চল মক্কায় আবার ফেরত আসবেন আল্লাহ সুবাহতাল্লাহ আপনাকে ফিরিয়ে আনবেন অথচ এই বিষয়টিকে তার মূল পটভূমি এবং ব্যাখ্যা বিশ্লেষণের বাইরে নিয়ে আবদুল ইবনে সাবা এভাবে প্রচার করতে শুরু করলো যে দেখো এখানে তো বলা হচ্ছে যে তিনি আবার ফেরত আসবেন এবং এভাবে তারা বলতে শুরু করতো যে ঈসা আল্লাহ ইসলাম যদি ফেরত আসতে পারে তাহলে আল্লাহ রসুল্লাহ ইসলাম শ্রেষ্ঠ নবী রাসুল হয়ে অবশ্যই তিনিও জীবিত অবস্থায় আবার ফেরত আসবেন এরকম ভ্রান্ত বিষয় আকিদাগত বিষয়ে সে প্রচার করতে শুরু করেছিল এবং এই কাজ করতে গিয়ে সে সেই সমস্ত অঞ্চলগুলোকে বেছে নিয়েছিল যেই অঞ্চলগুলো ছিল ইসলামী খিলাফার দূরবর্তী অঞ্চল যেমন কুফা বাসরা অথবা মিশর আবদুল্লাহ ইবনে সাবা তার ভ্রান্ত মতাদর্শ মদিনাতেও প্রচার করতে চেষ্টা করেছিল কিন্তু সেখানে সে স্বাভাবিকভাবে সফল হয়নি কারণ মদিনা ছিল ইসলামের প্রাণকেন্দ্র এবং সেখানে বহু সাহাবি তাদের বসবাস ছিল তারা জানতেন যে কোরআনের কোন আয়াত কোন পরিস্থিতিতে কি কারণে নাজিল করা হয়েছে ছয় নম্বর পয়েন্ট তারা মুনাফিকি বা ডাবল স্ট্যান্ডার্ডকে গ্রহণ করেছিল তাদের ফিতনাকে বিস্তার করানোর জন্য যখনই তাদেরকে কোনো একটি অবস্থানের পক্ষে চাপ প্রয়োগ করা হতো চাপের মুখে তারা তাদের অবস্থানকে পরিবর্তন করত তাদের বক্তব্য পরিবর্তন করত এর দৃষ্টান্ত হচ্ছে অনেকটা সেই রকম যে একটি নেকড়ে সে সিদ্ধান্ত নিল যে সে ভেড়ার পালে ঢুকে পড়বে এবং তাদেরকে খাবে কাজেই সে নিজে ভেড়ার চামড়া গায়ে দিয়ে নিজের নেকড়ে পরিচয় গোপন করে সে ভেড়ার পালে প্রবেশ করল এবং যে কারণে আমরা দেখতে পাই যে আব্দুল ইবনে সাবা এবং তার অনুসারীরা তারা মুখে বলতো এক কথা কিন্তু তাদের কাজ ছিল অন্যরকম তারা মুখে বলতো কি যে আমরা তো শুধুমাত্র আমাদের সাধ্যমতো এই বিষয়গুলোকে সংশোধন করার চেষ্টা করছি আমরা সৎ কাজের আদেশ করছি মন্দ কাজের নিষেধ করছি অথচ যখনই তাদের চক্রান্ত প্রকাশিত হয়ে যেত যে তারা খলিফার বিরুদ্ধে চক্রান্ত করছে কিংবা তাকে হত্যার পরিকল্পনা করছে সেই অবস্থায় তারা তাদের বক্তব্য এবং অবস্থানকে পরিবর্তন করত কাজে এই যে ফিতনা ফিতনাগুলোর একটি বড় বাস্তবতা হচ্ছে এটা যেটা হচ্ছে যে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো কাজ করা পরিস্থিতি ঘোলাটে হয়ে আছে এই অবস্থায় সত্য মিথ্যা কিছু সময়ের জন্য বোঝা যাচ্ছে না কাজেই এই সুযোগে নিজের স্বার্থকে উদ্ধার করে নাও কারণ যখন সব কিছু থিতু হয়ে আসবে সেই অবস্থায় প্রত্যেকের কাছেই সত্য প্রকাশিত হয়ে যাবে তার আগেই আমার কাজ করে নিতে হবে এই কারণেই বলা হয়ে থাকে যে ফিতনা যখন শেষ হয়ে যায় তখন সত্য কি সেটা সবার কাছেই প্রকাশিত হয়ে যায় কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার সেটা হয়ে যায় কাজে অজ্ঞতা লালন করা নিজের ভেতরে ইলম থেকে দূরে থাকা এবং বিভ্রান্তিকে অনুসরণ করা এই বিষয়গুলো একজন ব্যক্তিকে ফিতনার দিকে ধাবিত করে কাজে গুনা থেকে বেঁচে থাকা ব্যক্তিগত আমলকে উন্নত করা আল্লাহ সুহামতাল্লার সাথে মজবুত সম্পর্ক রাখা এই বিষয়গুলো খুবই জরুরি যদি কোনো একজন ব্যক্তি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে চায় যেমন এই প্রসঙ্গে কিতাবুল ফিতানে হুজাইফা রাদিয়াল তালাহু থেকে একটি বর্ণনা আমরা দেখতে পাই হুজাইফা তিনি বলছেন যে এমন একটি সময় আসবে যখন একমাত্র সেই ব্যক্তি ফিতনা থেকে রক্ষা পাবে যে কিনা সেই রকমভাবে দোয়া করবে যেই রকমভাবে একজন পানিতে ডুবন্ত ব্যক্তি বাঁচার জন্য দোয়া করতে থাকে একজন ডুবন্ত ব্যক্তি যে পানিতে ডুবে যাচ্ছে তার অবস্থা আমরা চিন্তা করতে পারি যে সে কতটা এখলাস এবং আন্তরিকতার সাথে একমাত্র আল্লাহ সুহামতাল্লার কাছেই সে দোয়া করতে থাকে এরকমভাবে যেই ব্যক্তি দোয়া করবে এমন একটি সময় আসবে হুজাইফা বলছেন যে শুধুমাত্র সেই ব্যক্তি ফিতনা থেকে রক্ষা পাবে আল্লাহ সুহামতাল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে রক্ষা করুন এবারে আমরা যাচ্ছি সেই সমস্ত অভিযোগের দিকে যেগুলো তারা ওসমান ইবনে আফান ইতলানহুর বিরুদ্ধে কিংবা তার খিলাফার বিরুদ্ধে উপস্থাপন করেছিল পয়েন্ট আকারে উল্লেখ করতে গেলে আমরা দেখতে পাই যে বিষয়বস্তুর উপর নির্ভর করে কখনো কখনো এগারো বারো কিংবা পনেরোটি পর্যন্ত অভিযোগকে নির্দিষ্ট করা হয়ে থাকে কিন্তু যদি সেগুলোকে আমরা ক্যাটাগরি অনুসারে বিভক্ত করি তাহলে আমরা মূলত পাঁচটি ক্যাটাগরি দেখতে পাই এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যে সাহাবিদের কিছু ঘটনাকে সেই ফিতনাবাজ ব্যক্তিরা নিজস্ব স্বার্থে নিজস্ব অপব্যাখ্যা দিয়ে ব্যবহার করেছে ঘটনাগুলো অনেক ক্ষেত্রে সেখানে কিছু কিছু বিষয় ছিল সত্য কিন্তু যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে কিংবা অতিরঞ্জিত বর্ণনা যেগুলো সৃষ্টি করা হয়েছিল সেগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা এটি হচ্ছে একটি ক্যাটাগরি এবং এই প্রসঙ্গে বিভিন্ন ঘটনা আমরা কিছু সময়ের মধ্যে উল্লেখ করতে যাচ্ছি দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে যে ওসমান ইতলানহুর প্রশাসনিক বিভিন্ন কাজের সমালোচনা তারা করত তিন নম্বর তার বিভিন্ন অর্থনৈতিক কাজের সমালোচনা তারা করত এবং বাকি দুইটি বিষয় চার অর্থ চার এবং পাঁচ সেখানে বিষয়গুলো ছিল ওসমান ইবিন আফান ইতলানহুর ব্যক্তিগত বিষয়ের সঙ্গে অর্থাৎ ওসমান ইবিন আফান ইতলানহুর বিভিন্ন ইস্তিহাদ সেগুলো সমালোচনা করত বিষয় বিষয়াদির সমালোচনা করত এবং ওসমান ইতলানহুর ব্যক্তিত্বের উপর তারা আক্রমণ করে নানা রকম অভিযোগ উপস্থাপন করার চেষ্টা করছিল যেটা হচ্ছে পঞ্চম ক্যাটাগরি ইসলামী রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যকে সামনে রেখে এই যে ফিতনাবাজ ব্যক্তিরা তারা ওসমান ইবিন আফমানকে হত্যা করেছে সেটা হচ্ছে তাদের শেষ পয়েন্ট বা চূড়ান্ত লক্ষ্য ছিল যেটাকে অর্জন করার জন্য বিভিন্ন ধাপ তারা অনুসরণ করেছে অথচ শুরুতেই যদি সেই সমস্ত ব্যক্তিরা বলতো যে চলো আমরা ওসমানকে হত্যা করি সে খিলাফার যোগ্য নয় ইত্যাদি ইত্যাদি তাহলে কোনো ব্যক্তি তাদেরকে অনুসরণ করতো না এই যে ধাপে ধাপে মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাওয়া এবং ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এটা হচ্ছে শয়তানের একটি পদ্ধতি ধীরে ধীরে ধাপে ধাপে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যে প্রসঙ্গে সাবধান করে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি আমাদেরকে বলেছেন ইয়া ইউহাল্লাদিনা আমানু লা কুতুয়াতি শাইতান হে ইমানদার ব্যক্তিরা তোমরা শয়তানের এই পদচিহ্নকে অনুসরণ করো না আমরা সেই ঘটনাগুলোর দিকে যাচ্ছি প্রথম শিরোনাম আমরা উল্লেখ করেছিলাম যে সাহাবিদের বিভিন্ন সাধারণ ঘটনাকে ভুল ব্যাখ্যা দিয়ে অতিরঞ্জিত করে নিজেদের স্বার্থে সেই ফিতনাবাজ ব্যক্তিরা ব্যবহার করত প্রথম ঘটনা হচ্ছে আবু আল গিফারি রাজি আল্লাহ তালাহু তার ঘটনা এ প্রসঙ্গে কিছুটা পটভূমি বা ব্যাকগ্রাউন্ডের দিকে গিয়ে আমরা মূল ঘটনায় আসছি আবুজর আল গিফারি রাজিউল্লাহ তিনি কে ছিলেন তিনি ছিলেন বিশিষ্ট একজন সাহাবি শ্রেষ্ঠ সাহাবিদের মধ্যে একজন এবং কিছু বর্ণনায় তাকে পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যক্তিত্বের দিক থেকে আবুজর আল গিফারি রাজিউল্লাহু তিনি কিছু ইউনিক এবং অসাধারণ বৈশিষ্ট্যের অনুসারী ছিলেন তার সেই বৈশিষ্ট্যগুলো সহজেই অন্য যে কোনো ব্যক্তি থেকে তাকে পৃথক করত তিনি একদিকে ছিলেন খুবই সত্যবাদী এবং সোজা সাপটা বা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন এরকম মানসিকতার একজন ব্যক্তি আরেক দিক থেকে তিনি খুবই সাদাসিধে জীবনযাপন করতেন জহুদ ছিল তার চরিত্রগত বৈশিষ্ট্য কোনো ধরনের বিলাসিতা বাহ্যিকতা আয়েসি জীবনযাপন এগুলোকে তিনি সম্পূর্ণরূপে পরিহার করে চলতেন তার চরিত্রের আরেকটি দিক হচ্ছে তিনি ছিলেন নির্জনতা প্রিয় তিনি কোলাহল এই সমস্ত বিষয়গুলোকে পছন্দ করতেন না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু জার আল গিফারি সম্পর্কে বলেছেন ইয়ারহামুল্লাহ আবাজার ইয়ামশি ওয়াহদা মুত ওয়াহদা ওয়াইয়াহসুর ওয়াহদা আল্লাহ সুহামতাল্লাহ তিনি আবু জরের উপর রহম করুন সে একাকী চলে একাকী মৃত্যুবরণ করবে এবং হাসরের দিন সে একাই উঠবে আবু জর আল গিফারি রাজিউল্লাহ তিনি মক্কার বাইরে যারা ইসলাম গ্রহণকারী তাদের মধ্যে প্রথম ব্যক্তি ইসলাম কবুল করার পর তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ অনুসারে নিজের গোত্র গিফার গোত্র সেখানে ফেরত যান এবং তাদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করতে শুরু করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন সেই অবস্থাতেও আবুজার আল গিফারি তিনি তার গোত্রের মধ্যেই বসবাস করছিলেন গিফার গোত্র মদিনার বাইরের একটি গোত্র ছিল এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হিজরতের পর সম্পূর্ণ গোত্রই তারা ইসলাম কবুল করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গিফার গোত্র সম্পর্কে তিনি বলেছেন যে গিফার গোত্র আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন এবং আসলাম গোত্র আল্লাহ তাদেরকে শান্তি এবং নিরাপত্তা প্রদান করেছেন আবুজর আল গিফারি তিনি বদর হুদ বা খন্দকের যুদ্ধেরও পরে মদিনায় এসেছেন এবং সেই সময় থেকে তিনি রাসুল্লাহ সাল্লাহ সঙ্গে সাহচর্য গ্রহণ করেছেন এবং এই প্রসঙ্গে একটি বিখ্যাত ঘটনা আমরা দেখি যে তাবুকের যুদ্ধে সেখানে কিভাবে আবুজার আল গিফারি তিনি যোগদান করেছিলেন তাবুকের যুদ্ধে সেই সময় একটি কঠিন পরিস্থিতি ছিল একটি দীর্ঘ সফরে তাদেরকে বের হতে হতো প্রচণ্ড গরমের সময় ছিল আরেকদিকে ছিল ফসল কাটার মৌসুম আর প্রতিপক্ষ যারা ছিল তারাও ছিল শক্তিশালী রোমান সাম্রাজ্য সেই অবস্থায় মুসলিমরা অপেক্ষমান ছিলেন যে এখনও যে সমস্ত ব্যক্তির অনুপস্থিত তারা হয়তো এসে তাদের সঙ্গে যোগদান করবেন এরকম একটি অবস্থায় লোকেরা দেখলেন যে আবুজর তাদের মধ্যে নেই এবং দেখা গেল যে দূর দিগন্তে মরুভূমিতে যেরকমভাবে মরিচিকা সৃষ্টি হয় সেই রকম একটি দৃশ্য সেখানে একজন ব্যক্তি দূর থেকে একাই হেঁটে হেঁটে আসছেন তার কোনো বাহন তার সঙ্গে ছিল না কে হতে পারে সেই ব্যক্তি রসুল্লাহ সাল্লাম তিনি বললেন কোন আবুজার এই ব্যক্তি যেন আবুজার হয়ে থাকে এবং পরবর্তীতে দেখা গেল বাস্তবে আবু জর আল গিফারি একা তিনি দূর দিগন্তের সেই মরুভূমি থেকে হেঁটে হেঁটে মুসলিমদের সঙ্গে যোগদান করার জন্য আসছিলেন এবং তার জীবনযাত্রা এতটাই সাধারণ ছিল যে তার সঙ্গে কোনো বাহনও সেই সময় ছিল না বাহন ছাড়া হেঁটে হেঁটে এসে তিনি তাবুকের যুদ্ধে মুসলিমদের সঙ্গে যোগদান করেছিলেন এবং সেই দৃশ্য দেখেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই হাদিসটি বলেছেন যার সম্পর্কে একটু আগে আমরা কথা বলেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন তিনি বলেছিলেন আল্লাহ আবুজারের উপর রহম করুন সে একাই চলে একাকী মৃত্যুবরণ করবে এবং কিয়ামতের দিন সে একাই উঠবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তার অনুসারীদেরকে মুসলিমদেরকে খুব ভালোভাবে চিনতেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তিনি ভালোভাবে জানতেন যে কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুজার আল গিফারি তাকে কিছু বিশেষ উপদেশ দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন আবুজার আল গিফারি তিনি নিজেই বর্ণনা করে বলেছেন যে আল্লাহ রাসুল আমাকে বললেন হে আবুজার আমি তোমাকে তোমার মধ্যে কিছুটা দুর্বলতা এবং কমজোরি দেখতে পাচ্ছি অর্থাৎ দুনিয়াবি কাজ দুনিয়াবি দায়িত্বের প্রতি তোমার মধ্যে কিছুটা দুর্বলতা এবং কমজোরি আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুল বললেন কাজে আমি তোমার জন্য সেই বিষয়গুলোকে পছন্দ করছি যা আমি আমার নিজের জন্য পছন্দ করি তুমি কখনো দুইজন ব্যক্তির উপরেও নেতৃত্বের দায়িত্ব নিও না এবং কোনো এতিমের সম্পদের তত্ত্বাবধানকারী তুমি হইও না কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুজারকে বলছেন যে তুমি কখনো দুইজন ব্যক্তির উপরেও নেতৃত্বের পদ গ্রহণ করো না কিংবা এতিমের সম্পদের দায়িত্ব তুমি নিও না সাধারণভাবে আমরা অনেক সময় দেখি যে একজন ব্যক্তিকে নিষেধ করা হচ্ছে যে তুমি সম্পদের তত্ত্বাবধানকারী হয়েও না তখন আমরা আমাদের অবস্থান থেকে মনে করি যে সেই ব্যক্তির মধ্যে হয়তো বা সম্পদের প্রতি কিছুটা দুর্বলতা আছে তিনি সম্পদের প্রতি আকৃষ্ট কাজেই তাকে নিষেধ করা হচ্ছে কিন্তু আবুজার আল গিফারির ক্ষেত্রে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন আবুজার আল গিফারি তিনি কোনো ধরনের মাল জমা রাখা একটি নির্দিষ্ট সামান্য পরিমাণ ব্যতীত যেমন তিন দিনার পরিমাণ এর বাইরে কোনো মাল জমা রাখাই বৈধ মনে করতেন না কাজেই আবুজার আল গিফারের অধীনে যদি কোনো এতিম থাকে এবং তার যদি সম্পত্তি থাকে তাহলে দেখা যাচ্ছে যে আবুজার আল গিফারি সামান্য পরিমাণ কিছু সম্পত্তি রেখে বাকি সম্পত্তিগুলো দান করে দিবেন সাদাকা করে দেবেন এবং পরবর্তীতে সেই এতিম যখন পূর্ণবয়স্ক হবে তখন সে দেখবে যে তার কোনো সম্পত্তি অবশিষ্ট নেই সামান্য পরিমাণ কিছু ছাড়া সব কিছুই দান বা সাদাকা করে দেওয়া হয়েছে এই কারণে রসুল্লাহ সাল্লাম আবুজরকে বলেছেন যে তুমি এতিমের সম্পত্তির তত্ত্বাবধানকারী হয়েও না এবং দুজন ব্যক্তির উপরেও নেতৃত্বের দায়িত্ব তুমি গ্রহণ করো না এবং আরেকটি বিশুদ্ধ বর্ণায় আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাম তিনি আবুজরকে আরও নির্দেশ দিয়েছিলেন যে মদিনার সীমানা যখন সম্প্রসারিত হবে বর্ধিত হবে এবং একটি নির্দিষ্ট স্থানকে উল্লেখ করে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে সেই স্থান পর্যন্ত যখন মদিনা পৌঁছে যাবে প্রসারিত হতে হতে তখন তুমি মদিনা ত্যাগ করবে ফখরুজ মিনহা মদিনা ছেড়ে তুমি চলে যাবে এবং এই ঘটনাটি বর্ণনা করেছেন উম্মেজার বা আবুজারের যিনি স্ত্রী তিনি তিনি বলেছেন যে আল্লাহর কসম ওসমান কখনোই আবুজারকে রবজা নামক স্থানে চলে যেতে বলেননি বরং রাসুল্লাহ সাল্লাম তিনি আবুজারকে বলেছেন যে যখন মদিনার সীমানা সম্প্রসারিত হবে এবং সাল স্থান পর্যন্ত পৌঁছে যাবে তখন তুমি মদিনা ত্যাগ করবে আবুজার আল গিফারি তিনি মদিনাতে এসেছিলেন খন্দকের পরে এবং তার নিজের গোত্র ত্যাগ করে কিভাবে এসে তিনি তাবুকের যুদ্ধের সময় মুসলিমদের সঙ্গে যোগদান করেছিলেন তার বর্ণনা আমরা কিছু আগেই উল্লেখ করলাম পরবর্তী ঘটনায় আবুজার আল গিফারি তিনি রাসুল্লাহ সাল্লাহামের উফাতের পর শাম বা সিরিয়া চলে যান শাম বা সিরিয়া এই অঞ্চলটি দীর্ঘদিন রোমান সাম্রাজ্যের অধীনের একটি অঞ্চল ছিল রোমান সাম্রাজ্যের রত্নভাণ্ডার সমতুল্য অঞ্চল ছিল শাম খুবই উর্বর এবং বিত্ত বৈভব প্রাচুর্যে পরিপূর্ণ একটি অঞ্চল কাজেই সেই অঞ্চলে যে সভ্যতা যে জীবনযাত্রা তার কিছু প্রভাব পরবর্তীতে সেই অঞ্চলটি মুসলিমদের অধীনে আসলেও সেখানে ছিল সেখানকার জীবনযাত্রায় ছিল দীর্ঘদিন রোমান রাজত্বের অধীনে থাকার কারণে সেগুলোর প্রভাব তাদের জীবনযাত্রা এবং সভ্যতার মধ্যে অবশিষ্ট ছিল ফলে মুসলিমদের মধ্যে সেই সময়ে জীবনযাপন সহজ হয়ে আসলো প্রাচুর্য আসলো সচ্ছলতা আসলো কিন্তু আবু জরাল গিফারি তার ব্যক্তিগত সেই দর্শনের কারণে এই বিষয়গুলোকে সহজভাবে গ্রহণ করতে পারছিলেন না এবং এই ক্ষেত্রে তার যে দর্শন সেটা অন্যান্য সাহাবিদের থেকে আলাদা ছিল তিনি একেবারে সামান্য পরিমাণ ছাড়া কোনো রকম মাল সম্পদ জমা করারকেই বৈধ মনে করতেন না এবং তিনি নিজেও সেভাবেই জীবনযাপন করতেন জুহুদের এক অসাধারণ দৃষ্টান্ত ছিলেন আবু আল গিফারি রাদিয়াল্লাহ তালহু একেবারে কিছুই তিনি জমা রাখতেন না যেমন আবুজর আল গিফারি তিনি এই হাদিসটি দিয়ে বুখারিতে উল্লেখিত এই হাদিসটি এটি দিয়ে তিনি নিজের মতের পক্ষে দলিল প্রদান করতেন তিনি বলতেন যে রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও থাকে তাহলে তার সবটাই আমি সদাকা করে দিব তিন দিনার অবশিষ্ট রেখে তার সবটাই আমি সদাকা করে দিব কতটুকু সম্পদ রাখা যাবে এবং কতটুকু সম্পদ খরচ করা জরুরি কিংবা বাধ্যতামূলক সেই প্রসঙ্গে অন্যান্য হাদিসেও বর্ণনা রয়েছে যেমন অন্যান্য হাদিসে সেই পরিমাণ মালের উল্লেখ করা হয়েছে যে কতটুকু পর্যন্ত একজন ব্যক্তি জমা রাখতে পারে নিজের জন্য কিংবা কতটুকুর বেশি হলে সেই ব্যক্তিকে জাকাত প্রদান করতে হয় কাজে আবুজার আল গিফারি তিনি যে এই ভিন্ন মতটি পোষণ করতেন সেই প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল তিনি সাদ্দা ইবনে আওয়াজ থেকে একটি বর্ণনা উল্লেখ করে বলেছেন যে আবুজারের ক্ষেত্রে এই বিষয়টি হতে পারে যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছ থেকে শুধুমাত্র সেই হাদিসগুলো শুনেছেন যেখানে কিছুটা কঠোরতা ছিল এবং তিনি যখন নিজের এলাকায় মানুষদের কাছে ফেরত গিয়েছিলেন তিনি গিয়ে সেগুলোকে প্রচার করেছেন কিন্তু পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সহজতার হাদিসগুলোকে বর্ণনা করেছেন আবুজার হয়তোবা সেগুলো শোনেননি কাজেই কতটুকু মাল সম্পত্তি জমা রাখা যাবে কতটুকু সম্পত্তি থাকলে সেগুলোকে জমা রাখা যাবে না বরং জাকাত দিতে হবে সেই বিষয়টি একটি ফিখের বিষয় এবং শুধুমাত্র এই বিষয়টি নয় আরও অনেক ফিখের বিষয়ে আমরা দেখতে পাই যে সাহাবা একরাম তাদের মধ্যে ভিন্নতা মতের পার্থক্য এগুলো ছিল তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে যে সত্য সাহাবিদের বিভিন্ন রকম মতের মধ্যেই রয়েছে সাহাবিদের মতের বাইরে গিয়ে সত্যকে পাওয়া যাবে না এই প্রসঙ্গে আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে কোনো সাহাবি আবুজরকে এটা বলেননি যে আপনি ভুলের উপর রয়েছেন বা আপনি ভুল করেছেন বরং তারা বলেছেন যে আপনি যে পথ অবলম্বন করছেন যে দৃষ্টিভঙ্গি পোষণ করছেন সেটা অবশ্যই প্রশংসনীয় এবং যদি কেউ এটাকে অনুসরণ করতে সক্ষম হয় সে চাইলে সেটাকে অনুসরণ করতে পারে অপরদিকে আবু আল গিফারি রদিয়াল্লাহু তিনি তার মতের উপর এতটাই দৃঢ়ভাবে ছিলেন যে অন্যান্য ব্যক্তিদেরকে তিনি সমালোচনা করতেন এবং তিরস্কার করতেন এবং এই বিষয়টিকে খলিফা হিসেবে নিষ্পত্তি করতে গিয়ে ওসমান ইবনে আফমান রেতলানহু তিনি আবুজর আল গিফারিকে কখনোই বলেননি যে আপনি আপনার মতামতকে প্রত্যাহার করে নিন বরং ওসমান অনুরোধ করেছেন যে আপনি অন্তত লোকেদেরকে তিরস্কার করা থেকে বিরত থাকুন আবুজর আল গিফারি তিনি যখন শামে বা সিরিয়াতে ছিলেন সেখানে তিনি অন্যান্য লোকেদেরকে সমালোচনা করতেন ফলে স্বাভাবিকভাবে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে যিনি ওয়ালি ছিলেন মুয়াবিয়া রাজিউল্লাহু তার কাছে লোকের অভিযোগ করতে থাকে এবং মুয়াবিয়া এই বিষয়টিকে নিষ্পত্তি করার জন্য ওসমান ইবিন আফমান রতিল্লাহু তাকে জানান ওসমান রতিল্লাহু তখন আবু আল গিফারিকে মদিনায় চলে আসার আমন্ত্রণ জানান আবু আল গিফারি তিনি শাম ত্যাগ করে মদিনায় চলে আসেন কিন্তু সেই সময়ের যে মদিনা এবং রাসুল্লাহ সাল্লাহামের সময়ের যে মদিনা উভয় মদিনার মধ্যে পার্থক্য ছিল পার্থক্য এই দিকে রাসুল্লাহ আসলামের হিজরতের তিরিশ বছর পরের সময়ে মুসলিমরা চতুর্দিকে ইসলামী রাষ্ট্র তার সীমানাকে বর্ধিত করছিল ফলে বিভিন্ন খাত থেকে প্রচুর পরিমাণ সম্পত্তি বাইতুল মালে আসছিল ফলে মদিনা লোকেদের মধ্যেও জীবনযাপন সহজ হয়ে আসছিল তাদের মধ্যেও স্বচ্ছলতা এবং প্রাচুর্য আসছিল আবুজার মদিনাতে এসে মদিনা লোকেদেরকেও এই সচ্ছল জীবনযাপনের কারণে তিরস্কার করতে শুরু করলেন এবং নিজের মত প্রচার করতে শুরু করলেন এই অবস্থায় ওসমান ইবিন আফান রইতলানহু তাকে বললেন যে আপনি চাইলে আমাদের নিকটবর্তী কোনো স্থানেও বসবাস করতে পারেন এটা ছিল ওসমান রাইতলানের পক্ষ থেকে একটি প্রস্তাব কোনো আদেশ নয় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই যারা ফিতনাবাজ এবং বিভ্রান্ত লোকেরা ছিল তারা গুজব ছড়াতে শুরু করলো এবং অতিরঞ্জিত বর্ণনা সৃষ্টি করে মিথ্যা বর্ণনা সৃষ্টি করে সেগুলো প্রচার করতে শুরু করলো তারা গুজব ছড়িয়ে দিল যে আবুজারকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এই কারণে তিনি মদিনার বাইরে গিয়ে বসবাস করতে বাধ্য হয়েছেন বুখারির একটি হাদিসে এই প্রসঙ্গে আমরা ঘটনা দেখতে পাই যে বাস্তবে আবুজারকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কেন এখানে আসলেন সই বুখারির জাকাত অধ্যায়ে হাদিসটি রয়েছে যে বর্ণনাকারী জায়দ ইবনে ওয়াহাব তিনি বলছেন যে রাবাজা নামক স্থান দিয়ে চলার সময় আবুজারের সঙ্গে আমার সাক্ষাৎ হলো আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন এখানে আসলেন তিনি বললেন সিরিয়াতে বা শামে যখন আমি ছিলাম তখন একটি আয়াতের তাপসির সম্পর্কে মুয়াবিয়া রাদিল্লাহু তার সঙ্গে আমার মতপার্থক্য হয়েছিল আয়াতটি কী ছিল আমরা আয়াতটির তিলাবাত শুনে নেই يا ايها الذين امنوا ان كثيرا من الاحبار والرهبان ليأكلون ليأكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم فبشرهم بعذاب أليم এখানে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলেছেন ওহে লোকেরা তোমরা যারা ইমান এনেছ পণ্ডিত এবং সংসার বিরাগী বা আহবার এবং রুহবানদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা লোকেদের মালামালকে অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকেদেরকে বিরত রাখছে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم তারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেগুলোকে ব্যয় করে না আল্লাহর পথে তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ প্রদান করুন পরবর্তী আয়তে বলা হয়েছে যে সেই শাস্তি হবে জাহান্নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করা হবে সেই জমাকৃত সম্পত্তি স্বর্ণরৌপ্য এবং সেগুলোর মাধ্যমে তাদের ললাট অর্থাৎ তাদের কপাল তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশে সেগুলোকে দগ্ধ করা হবে এবং বলা হবে যে তোমরা জিতের জন্য জমা করে রেখেছিলে সুতরাং আজকের দিনে তোমরা এর যে স্বাদ সেটা গ্রহণ করো এই আয়তে যে বিষয় সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখে এবং আল্লাহ রাস্তায় সেগুলোকে খরচ করে না মুয়াবিয়ার ইসলানহু তিনি এ আয়াতের ব্যাখ্যা সম্পর্কে বললেন যে এ আয়ত্ত নাজিল করা হয়েছে যারা আহলে কিতাব তাদের সম্পর্কে তাদের আহবার এবং রুহবান তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে এই আয়াতটিতে আল্লাহ সুহামতাল্লাহ কথা বলেছেন অপরদিকে আবুজার তিনি বললেন যে এই আয়াত আমাদের এবং তাদের উভয়ের সম্পর্কেই নাজিল করা হয়েছে সুতরাং এই বিষয় নিয়ে আবুজার বলছেন যে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল এক পর্যায়ে মোয়াবিয়া তিনি ওসমানের কাছে অর্থাৎ খলিফার কাছে অর্থাৎ আরও ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ তার কাছে এই বিষয়ে অভিযোগ করে চিঠি পাঠালেন সেই সময় খলিফা অর্থাৎ ওসমান তিনি চিঠি পাঠিয়ে আমাকে মদিনায় ডেকে পাঠালেন আবুজার বলছেন যে মদিনায় যখন আমি পৌঁছালাম আমাকে দেখার জন্য লোকেরা এত ভিড় করলো যে এর পূর্বে যেন আমাকে কখনোই তারা দেখেনি ওসমানের কাছে এই ঘটনা বিবৃত করলে তিনি আমাকে বললেন ইনশিতা তানা হাইতা ফাকুন্তা কারিবা অর্থাৎ আপনি যদি চান তাহলে মদিনার বাইরে আমাদের নিকটবর্তী কোনো স্থানেও আপনি বসবাস করতে পারেন ওসমান ইতলানহু তাকে এখানে কোনো আদেশ করেননি বরং একটি প্রস্তাব পেশ করেছেন শ্যামে গিয়ে সেখানকার প্রাচুর্যপূর্ণ জীবন এটা আবু আল গিফারি তার কাছে ভালো লাগছিল না তিনি সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা শুরুতে আলোচনা করেছি এবং মদিনাতেও সেই সময়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে যেরকম জীবনযাত্রা ছিল তার থেকে কিছুটা পার্থক্য সৃষ্টি হয়েছিল মুসলিমদের মধ্যে প্রাচুর্য আসছিল এবং জীবনযাপন অনেকটাই সচ্ছল এবং সহজ হয়ে আসছিল এবং এরকম পরিস্থিতিও আবুজার আল গিফারি তিনি নিজেকে সেখানে মানিয়ে নিতে পারছিলেন না আবুজার আল গিফারি তার যে গোত্র তারা বসবাস করত সেই মরুভূমিতে আবুজার তিনি নিজেই বলছেন সুতরাং এই হচ্ছে আমার এই রাবাজা নামক স্থানে অবস্থানের কারণ আবুজার আরও বলেছেন যে খলিফা যদি এমনকি কোনো হাফসি ব্যক্তিকেও আমার উপরে কর্তৃত্ব প্রদান করেন আমি সেই ক্ষেত্রেও তার কথা শুনব এবং তার আনুগত্য করে চলব সুতরাং এই হচ্ছে ঘটনা এই ঘটনাকে বর্ধিত করে বাড়িয়ে চাড়িয়ে যে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে ইত্যাদি এরকম বলার কোনো সুযোগ সেখানে নেই আরেকটি বর্ণনা থেকে আমরা দেখতে পাই ইবনে হাজার আল তিনি ফাতুল বাড়ি সেখানে উল্লেখ করেছেন আব্দুল ইবনে সামিদ থেকে এবং বর্ণার সনদ নির্ভরযোগ্য ওসমান আবুজার আল গিফারিকে ডেকে পাঠালেন মদিনার উপকণ্ঠে সেই স্থানটি সেখান থেকে রাবাজা নামক স্থান থেকে এবং আবদুল্লাহ ও আবুজার উভয়ে সেখানে প্রবেশ করলেন আবদুল ইবনে সামিদ তিনি বলছেন যে আবুজার মাথা ঢেকে সেখানে প্রবেশ করলেন কক্ষে প্রবেশ করার পর মাথা উন্মুক্ত করলেন এবং তিনি আল্লাহর কসম করে বললেন যে আল্লাহর কসম করে আমি বলছি আমি সেই বিদ্রোহী ব্যক্তিদের মধ্যে সামিল নই ওসমান তখন বললেন যে আমি তো আপনাকে এই জন্য ডেকেছি যে আপনি চাইলে মদিনাতে আমাদের প্রতিবেশী হতে পারেন আবুজার বললেন যে মদিনাতে আমার কোনো প্রয়োজন নেই আমাকে রাবাজায় যেতে দিন ওসমান বললেন ঠিক আছে এখানে আরও একটি বিষয় ওলামা একরাম তারা উল্লেখ করেছেন যে আবুজার আল গিফারি তিনি তার যে ভাতা তিনি বাইতুল মাল থেকে লাভ করতেন সেটা বহাল ছিল ওসমান নবীন আফান রেতলানু সেটাকে বহাল রেখেছিলেন এবং এমন একটি জায়গাতে আবুজার তিনি বসবাস করতেন যেটা কিনা একেবারেই শতভাগ নির্জন অঞ্চলে এমনটি ছিল না যেরকম বিষয় বিভ্রান্ত লোকেরা প্রচার করেছে সেই সিদ্ধান্ত যদি ওসমান নিতে চাইতেন অর্থাৎ আবুজারকে তিনি বহিষ্কার করতে চাইতেন কিংবা তার মত প্রচার একেবারে নিষেধ করে দেওয়া তাকে ফতোয়া দিতে নিষেধ করে দিতেন তাহলে চাইলে তিনি এমন জায়গায় তাকে পাঠিয়ে দিতে পারতেন যেখানে কোনো লোকজনের সঙ্গেই তার দেখা হতো না অথবা চাইলে তিনি মদিনাতেই আবুজারকে বন্দি করে রাখতে পারতেন অথবা মানুষদেরকে নিষেধ করে দিতে পারতেন যে আবুজরের সঙ্গে তোমরা একত্রিত হয়েও না কিন্তু ওসমান এর কোনোটাই করেননি বরং এমন একটি স্থানে রাবাজাতে আবুজারকে বসবাস করার প্রস্তাব দিয়েছেন যেখানে লোকেদের চলাচল ছিল হজের সময়ে বিভিন্ন লোকেরা সেই স্থানটি অতিক্রম করে যেত এবং সেখানে আবুজারের সঙ্গে তাদের সাক্ষাৎ হতো আবুজার গিফারি তিনিও মাঝে মাঝে মদিনাতে আসতেন এবং মসজিদে নবাবিতে সালাত আদায় করতেন এবং রাবাজা নামক অঞ্চলটি এটা মদিনার খুব দূরের কোনো অঞ্চল ছিল না মদিনার যে চারণভূমি ছিল হিমা ছিল তার সংলগ্ন একটি এলাকা ছিল সেটা আবু বকর ইবনুল আরবি রহিমাউল্লাহ তিনি মন্তব্য পেশ করেছেন তিনি বলেছেন আবুজার রাজিয়াল্লাহ তালাহু তিনি তিনি দুনিয়ার ভোগবিলাস বর্জন করেছিলেন এই কারণে তিনি যখন লোকেদেরকে এগুলোকে অর্জন করতে দেখতেন তিনি তাদেরকেও সতর্ক করতেন এবং তিনি চাইতেন তারাও যেন এগুলোকে ত্যাগ করে যদিও বা আবুজার যেভাবে দুনিয়াকে ত্যাগ করেছেন সেভাবে ত্যাগ করার জন্য তারা বাধ্য ছিল না ফলে শামে মুয়াবিয়া রাজিউসলানহু এবং অন্যান্য লোকেদের সঙ্গে তার মতো পার্থক্য এটা দানা বেঁধে ওঠে এবং আবুজর সেই অবস্থায় ওসমানের অনুরোধের ভিত্তিতে মদিনায় চলে আসেন এবং তখন লোকেরা তার চারপাশে ভিড় করে তিনি তখনও মদিনাতে তার মতের উপরেই দৃঢ় থাকেন ফলে সেই অবস্থায় ওসমান তাকে অনুরোধ করে বললেন যে সম্ভবত আপনি আমাদের নিকটবর্তী কোনো একটি স্থানে বসবাস করতে পারেন অর্থাৎ সেই সময় আবুজার আল গিফারি তার যে চিন্তা চেতনা সেটা অন্যান্য লোকেদের সঙ্গে মেলানো কঠিন হয়ে আসছিল ফলে ওসমান এই অনুরোধ তাকে করেছিলেন এই হচ্ছে প্রথম ঘটনা পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা অভিযোগ উপস্থাপন করল যে ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তিনি কোরআন পুড়িয়েছেন এমনকি তারা একটি নাম পর্যন্ত প্রদান করলো তারা ওসমানকে বলতে শুরু করলো তিনি হচ্ছেন হারিকুল কুরআন তিনি কোরআন পুরানো ব্যক্তি এমনকি আরও তারা প্রচার করতে শুরু করলো যে বিশিষ্ট সাহাবি আবদুল ইবনে মাসুদ রাদিউল্লাহু তিনি ওসমানের কোরআন সংকলনের যে সিদ্ধান্ত তার বিরোধিতা করেছেন এবং তারা আরও মিথ্যা প্রচার করতে শুরু করলো যে ওসমান নাকি আবদুল ইবনে মাসুদকে প্রহার করেছেন ইত্যাদি ইত্যাদি বরং বাস্তবতা হচ্ছে যে এই উম্মার প্রতি ওসমান ইবনে আফফান রাজিউল্লাহর সবচেয়ে বড় খেদমতগুলোর একটি ছিল এটা যে তিনি কোরআন সংকলন করেছেন এবং একটি মাসহাফের উপরে এই উম্মাকে তিনি ঐক্যবদ্ধ করেছেন কাজে আসুন দেখা যাক যে কি ছিল সেই ঘটনা এই প্রসঙ্গে বুখারির একটি হাদিস আমরা উল্লেখ করছি হুজাইফা ইবনুল ইয়ামান রাজিউল্লাহু তিনি একবার ওসমান ইবনে আফফান রাজিউল্লাহর কাছে আসলেন হুজাইফা সেই সময় ছিলেন সীমান্তে জিহাদে সেই সময় তিনি আর্মেনিয়া এবং আজারবাইজান সেই সমস্ত অঞ্চলে নিয়োজিত ছিলেন এবং সেখানে সিরিয়া এবং ইরাকের যারা যোদ্ধা তারা সেই সময় রণপ্রস্তুতির কাজে ব্যস্ত ছিল সেই সময় কোরআন পাঠ করতে গিয়ে কোরআন তিলাওয়াত করতে গিয়ে তাদের মধ্যে কিছু মতবিরোধ সৃষ্টি হলো এবং এই বিষয়ের কারণে হুজাইফা খুবই চিন্তিত হলেন তিনি মদিনে আসলেন এবং উসমানকে বললেন ইয়া আমির আল মিনিন এই কোরআন সম্পর্কে কিতাব সম্পর্কে ইহুদি এবং নাসারাদের মতো মত পার্থক্য সৃষ্টি হওয়ার আগেই আপনি এই উম্মাকে রক্ষা করুন এই অবস্থায় উসমান ইতলানহু হাফসা রাদিউল্লাহার কাছে একজন ব্যক্তিকে এই বলে পাঠালেন যে আপনার কাছে যেই সংরক্ষিত কোরআনের সহিফাগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন যাতে আমরা সেগুলোকে একটি মাসহাফে লিপিবদ্ধ করতে পারি এবং এরপর আপনার কাছে যা সংরক্ষিত সেগুলো আপনার কাছেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে হাফসা তখন ওসমানের কাছে সেগুলোকে পাঠিয়ে দিলেন এবং এরপর ওসমান ইতলানহু তিনি জায়দ বিন সাবিদ আবদুল্লা ইবনে জুবাইর সাঈদ ইবনুল আজ এবং আব্দুর রহমান ইবনে হারিস ইবনু হিসাম রাদিউল্লাহ তাল্লাহনুম তাদেরকে এই কাজের জন্য নির্দেশ প্রদান করলেন তারা মুসাহাফে সেগুলোকে লিপিবদ্ধ করলেন এবং এই সময় ওসমান ইতলানহু তিনজন কুরাইশি ব্যক্তিকে বললেন যে কোরআনের কোনো বিষয়ে যদি তোমরা জায়দ বিন সাবিতের সঙ্গে মত পার্থক্য দেখো তাহলে তোমরা সেটাকে কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে কারণ কোরআন তাদের ভাষায় নাজিল করা হয়েছে সুতরাং তারা সেই কাজটি করলেন এভাবে যখন মূল লিপিগুলো থেকে কয়েকটি পরিপূর্ণ গ্রন্থ বা মুসাফ লিপিবদ্ধ করা হয়ে গেল অর্থাৎ কপি তৈরি করা হয়ে গেল তখন ওসমান ইতলানহু মূল লিপিগুলো আবারও হাফসার আদিলগণের কাছে ফেরত পাঠিয়ে দিলেন এভাবে ওসমান রহিতলানহু তিনি কোরআনের লিখিত মুসাফগুলোর এক একটি কপি এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং সেই সময়ে এই কপিগুলো ছাড়া পৃথক পৃথকভাবে অথবা একত্রিত অবস্থায় সন্নিবেশিত কোরআনের যে কপিগুলো ছিল সেগুলোকে তিনি জ্বালিয়ে ফেলার নির্দেশ প্রদান করলেন এই হাদিসের উপর কয়েকটি নোট আমরা উল্লেখ করছি এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এই কাজের জন্য সর্বপ্রথম অনুরোধ করেছেন সাহাবি হুজাইফ ইবনুল ইয়ামান রাজিয়ালতালাহু এবং সেই অবস্থায় ওসমান ইবিন আফান রাজিউল্লাহু তিনি অন্যান্য সাহাবিদের সঙ্গে সুরা করেছেন পরামর্শ করেছেন এবং তাদের পরামর্শের পর ঐক্যমতের ভিত্তিতে তিনি এই কাজ শুরু করেছেন কাজেই এই পদক্ষেপে কোনো ব্যক্তিগত মতামত ছিল না কিংবা কেউ বিরোধিতা করেছেন এমনটাও ছিল না বরং সাহাবিদের ইজমা বা ঐক্যমত ছিল দুই নম্বর পয়েন্ট এই কাজে নিযুক্ত সাহাবিরা প্রত্যেকেই হাফেজ ছিলেন তিনজন কুরাইশি এবং একজন আনসারি তিন নম্বর পয়েন্ট হুজাইফা যে ভিন্নতার কথা বলেছেন সেটা হচ্ছে কোরআনের পাঠ করতে গিয়ে ভিন্নতা কোরআন পাঠে ভিন্নতা কোরআন সবসময় একটিই ছিল কোনো দ্বিতীয় কোরআন ছিল না বরং বিভিন্ন অঞ্চলে তিলাওয়াতের কিছুটা ভিন্নতা ছিল পাঠের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা ছিল এই ভিন্নতার বিষয়টি কেমন সেটা আরেকটি হাদিস থেকে আমরা বুঝতে পারি এবং এটি এবং এটিও বুখারিতে উল্লেখিত একটি হাদিস অমর ইবনুল খাতাব ইতলানহু তিনি নিজে সেই হাদিসটি বর্ণনা করেছেন অমর বলছেন যে আমি হিসাম ইবনে হাকিম তাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় একবার সুরা ফুরকান তিলাওয়াত করতে শুনলাম এবং গভীর মনোযোগ সহকারে আমি তার কিরাত শুনতে থাকলাম তিনি ভিন্নভাবে কিরাত পাঠ করছেন অথচ ওমর বলছেন যে আমি তো এভাবে আল্লাহ রসুল্লাহামের কাছ থেকে শিখিনি বা রসুল্লাহ সাল্লাম এভাবে আমাকে পড়তে শিক্ষা দেননি ওমর বলছেন যে এই কারণে সালাতের মধ্যেই আমার মধ্যে এমন ইচ্ছা সৃষ্টি হলো যেন আমি তার উপরে ঝাঁপিয়েই পড়ছিলাম আমি যেন তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়ে পড়েছিলাম কিন্তু বহু কষ্টে আমি নিজেকে সামলে নিলাম এরপর যখন সে সালাম ফেরালো আমি একেবারে চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলাম তাকে পাকড়াও করলাম এবং জিজ্ঞাসা করলাম যে এভাবে সুরা পাঠ করতে তোমাকে কে শিক্ষা দিয়েছে সে বলল আল্লাহ রসুল সাল্লাহাম তিনি আমাকে এভাবে পাঠ করতে শিক্ষা দিয়েছেন অমর বললেন তুমি মিথ্যা বলছো কারণ তুমি যে পদ্ধতিতে পাঠ করছো এর থেকে ভিন্ন পদ্ধতিতে পাঠ করতে আল্লাহ রাসুল আমাকে শিক্ষা দিয়েছেন ওমর বলছেন যে এরপর আমি তাকে পাকড়াও করে গ্রেফতার করে জোর করে টেনে রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে নিয়ে গেলাম এবং বললাম যে আপনি আমাকে যেভাবে সুরাফুর কান পাঠ করতে শিখিয়েছেন এই ব্যক্তিকে আমি দেখলাম সে ভিন্ন পদ্ধতিতে পাঠ করছে রাসুদুল্লাহ সাল্লাহাম অমরকে বললেন হে অমর তুমি তাকে ছেড়ে দাও এবং বললেন হিসাম তুমি পাঠ করো হিসাম সেভাবেই পাঠ করলেন যেভাবে অমর বললেন যে আমি তাকে পাঠ করতে শুনেছিলাম তখন রাসুদুল্লাহ সাল্লাহাম বললেন যে কোরআন এভাবেই নাজিল করা হয়েছে এরপর অমরকে বললেন হে অমর তুমিও পড়ো সুতরাং অমর বলছেন যে এর আগে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমি সেভাবেই পাঠ করলাম এবারেও রাসুল্লাহ সাল্লাম বললেন যে কোরআন এভাবেও নাজিল করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই সময় বলেছেন কাজা আলিকা উনজিলাত ইন্নাহাজ আল কোরআন উনজিলা আলা সাব আতু আহরুফ ফাকরাউ মা তায়াসরামিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে কোরআন এভাবেই নাজিল করা হয়েছে কোরআন নাজিল হয়েছে আলা সাব আতি আহরুফ সাব আতু আহরুফ বা সাতটি উপভাষা বা আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল করা হয়েছে সুতরাং যেটা পাঠ করা তোমাদের জন্য সহজ হয় তোমরা সেই পদ্ধতিতেই পাঠ করতে পারো এই হাদিস থেকে আমরা একটি বিষয় জানলাম সেটা হচ্ছে কোরআন নাজিল হয়েছে সাব আতু আহরুফ এভাবে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেক ভাষারই কিছু উপভাষা থাকে উদাহরণস্বরূপ যেমন একই ভাষা আমাদের দেশে বাংলা ভাষা এই ভাষার মধ্যেও আমরা দেখতে পাই যেমনকি একই দেশের মধ্যেও একই শব্দ উচ্চারণের ক্ষেত্রে অঞ্চল ভেদে কিছু পার্থক্য হয় এমনকি বানানের ক্ষেত্রে কিছু পার্থক্য হয় বলার ভঙ্গিতেও কিছু কম বেশি পার্থক্য থাকে একই রকম কথা ইংরেজি ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য আমেরিকান বা ব্রিটিশ ইংরেজি তাদের মধ্যে বিভিন্ন রকম শব্দে পার্থক্য রয়েছে বানানে পার্থক্য রয়েছে উচ্চারণেও পার্থক্য রয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন তাতে দেখা যায় না সহজ কথায় অল্প কথায় বোঝাতে গেলে সাব আতু আহরুফ বা আঞ্চলিক উপভাষা বিষয়টি অনেকটা সেই রকমই ছিল ইমাম তহাবি রাহিমাউল্লাহ তিনি এই প্রসঙ্গে ব্যাখ্যা করে বলেছেন যে লোকেদেরকে শুরুর দিকে একের অধিক পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করার যে সুযোগ দেওয়া হয়েছিল এর কারণ হচ্ছে এটা যে তারা নিজেদের ভাষার যে আঞ্চলিক রূপ সেটা ছাড়া কোরআন পড়তে পারছিল না এর প্রধান কারণ ছিল যে তারা ছিল আরও বেশি লোকেরা অশিক্ষিত জনগোষ্ঠী এবং তাদের মধ্যে খুব কম মানুষই লিখতে বা পড়তে জানত সুতরাং যেহেতু তাদের আঞ্চলিক কথা বলার যে ধরন সেটা পরিবর্তন করা ছিল কষ্টসাধ্য ব্যাপার এমনকি যদি সেটা তারা করার চেষ্টাও করত তাহলে তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হতো ফলে কিছু কিছু শব্দের ক্ষেত্রে এই সুযোগ রাখা হয়েছিল যে যেখানে অর্থের পরিবর্তন ঘটত না এই অবস্থায় ছিল যতক্ষণ না তাদের মধ্যে শিক্ষিত ব্যক্তিদের সংখ্যা বাড়তে থাকে এবং তাদের কথন রাসুল্লাহ সাল্লাহামের ভাষার সঙ্গে সাদৃশ্য লাভ করতে শুরু করে তারা কোরআনের শব্দের উচ্চারণ ঠিক রাখতে সমর্থ হয় এবং এটা হয়ে যাওয়ার পর তাদের জন্য অন্য কোনো পদ্ধতিতে কোরআন পড়ার আর কোনো সুযোগ ছিল না ইবনে আব্দুল বার রাহিমাউল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন যে এ থেকে বিষয়টি স্পষ্ট হয়ে আসে যে সাত কিরাতে তিলাওয়াত করা এটা যুগের প্রয়োজনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বরাদ্দ ছিল পরবর্তীতে এই প্রয়োজন আর অক্ষুণ্ণ থাকেনি ইমাম তাবারি রহমাউল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন যে সাতটি কিরাতে তেলাওয়াত করা এটা মুসলিমদের জন্য করতেই হবে বা বাধ্যতামূলক বা জরুরি এমন কোনো বিষয় ছিল না সর্বোচ্চ এটাকে বলা যায় এরকম যেটা ছিল একটি অনুমোদিত বিষয় এবং চাইলে তারা সেটাকে প্রয়োগ করতে পারত সাহাবেকরাম যখন তারা বুঝলেন তারা দেখলেন যে যদি তারা এক কিরাতে কোরআন তেলাওয়াতের ব্যাপারে একমত না হতে পারেন তাহলে লোকেরা বিভক্ত হয়ে যাবে মত পার্থক্যে লিপ্ত হয়ে পড়বে সেই অবস্থায় ঐক্যমত্য অর্জনের জন্য সবাই সচেষ্ট হলেন এবং পথচ্যুত হওয়া থেকে মতপার্থক্য বা বিভক্তিতে লিপ্ত হওয়া থেকে তারা সবাই বেঁচে গেলেন সুতরাং এই হচ্ছে ঘটনা যে ওসমান ইতলানহু তিনি কিভাবে এই উম্মাকে একটি মুসাফ এবং একটি কিরাত বা তিলাওয়াতের পদ্ধতির উপরে একমত করেছিলেন বিভক্তি থেকে রক্ষা করেছিলেন কোরআন সংকলনের ইতিহাস সম্পর্কে আমাদের পূর্বের আলোচনাতেও আমরা আলোচনা করেছিলাম আবু বকর সিদ্দিকের সময়ের ঘটনা সম্পর্কে কাজেই সেই বিষয়গুলোকেও একজন ব্যক্তি স্মরণ করতে পারেন এখানে ওসমান ইবিন আফান ইতলানহু তিনি আবু বকর সিদ্দিক রাইতলানহুর সময়ে যেই কোরআনের কপি ছিল সেখান থেকেই আরও প্রতিলিপি তিনি প্রস্তুত করেছেন সেটাকেই অনুসরণ করেছেন এবং একটি কিরাত বা তিলওয়াতের পদ্ধতির উপরে এই উম্মাকে একত্রিত করেছেন ওসমান ইতলানহু যখন সিদ্ধান্ত প্রদান করেছিলেন যে রাষ্ট্রীয় যে কপিগুলো প্রস্তুত করা হলো সেই রাষ্ট্রীয় কপিগুলো তিনি গুরুত্বপূর্ণ মুসলিম প্রদেশে পাঠিয়ে দিলেন এবং সেখানে তিনি এমনকি কোরআনের শিক্ষকও পাঠিয়ে দিলেন যেন লোকেরা তাদের কাছ থেকে কিভাবে কোরআন পড়তে হবে সেটাও শিখে নিতে পারেন যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই কাজের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল কোরআনের প্রতিলিপি বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কারিদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাজেই ব্যক্তিগতভাবে যদি কারো কাছে কোনো মুসাহাফ থাকতো সেই রকম মুসাহাফগুলোকে ওসমান রাইতলানহু সাহাবিদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত প্রদান করেছিলেন যে সেগুলোকে জ্বালিয়ে ফেলতে হবে সেগুলোকে জ্বালিয়ে ফেলার নির্দেশ ওসমান ইতলানু প্রদান করেছিলেন এবং এর মাধ্যমে তিনি কোরআনের মর্যাদা বিশুদ্ধতা এবং পবিত্রতাকে রক্ষা করেছেন এর উদ্দেশ্য কোনো অমর্যাদা ছিল না এই প্রসঙ্গে ইবনে মাসুদ রাজিউল্লাহু তার কাছে একটি ব্যক্তিগতভাবে লেখা মুসাফ সংরক্ষিত ছিল এবং সেই মুসাফে তিনি কোরআন রায়াতের বাইরেও তার অনেক ব্যক্তিগত নোট সেগুলো যুক্ত করা ছিল তিনি তার ব্যক্তিগত মুসাফকে জ্বালিয়ে ফেলতে হবে এই কাজে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু পরবর্তীতে সেটাকেও জ্বালিয়ে ফেলা হয়েছিল এবং সেটা হয়েছিল সাহাবিদের সঙ্গে পরামর্শের মাধ্যমেই সাহাবিদের ইজমার মাধ্যমেই এই ঘটনার সুযোগ নিয়ে যারা ফিতনাবাজ ব্যক্তি তারা নানা রকমের অতিরঞ্জিত বর্ণনা এবং মিথ্যা বর্ণনার প্রচার করতে শুরু করে এমনকি তারা এটাও বলতে শুরু করে যে ওসমান জোরপূর্বক আবদুল ইবনে মাসুদের মুসাফকে জ্বালিয়ে ফেলেছেন কিংবা তাকে প্রহার করেছেন তার ভাতা বন্ধ করে দিয়েছেন ইত্যাদি নানা রকমের মিথ্যা গল্প এবং ঘটনা অথচ বাস্তব কথা হচ্ছে এটা সত্য ঘটনা হচ্ছে এটা যে সেই সময়ে সাহাবিদের মধ্যে যারা হাফেজ ছিলেন যারা ইমাম ছিলেন যারা ফকিহ ছিলেন তারা কেউই ওসমানের কাজের কোনো বিরোধিতা করেননি বরং তাকে সমর্থন দিয়েছেন এবং এই প্রসঙ্গে ফাতফুল বাড়িতে আমরা দেখতে পাই আলী রাইতলাহু থেকে একটি বর্ণনা রয়েছে হাসান বর্ণনা আলী রাইতলাহু তিনি বলছেন আলী ইতলাহনু সেই সমস্ত লোকেদের সমালোচনা করেছেন তিরস্কার করেছেন যারা কিনা ওসমানের সমালোচনা করত তিনি বলেছেন ও হে লোকেরা তোমরা ওসমানের বিরোধিতার ক্ষেত্রে বাড়াবাড়ি করো না এবং তার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু বলো না কারণ আল্লাহর কসম মুসাফের ব্যাপারে তিনি যা করেছেন সেটা সাহাবিদের সঙ্গে পরামর্শ করেই তিনি করেছেন এবং আল্লাহর কসম করে আলী রাইতুল তিনি বলছেন যে আমি যদি খলিফা হতাম তাহলে আমিও একই কাজ করতাম পরবর্তী সময়ের ঘটনা যখন ওসমান ইবনে আফর ইতলানহু তিনি মদিনায় ছিলেন একেবারে শেষের সময়ের ঘটনা যখন সেই সাবাই ব্যক্তিরা ফিতনাবাজ ব্যক্তিরা তারাও মদিনাতে এসেছিল মদিনা অবরোধ করে রেখেছিল সেখানে ওসমান ইতলাহ মসজিদে তিনি খুতবা দিয়েছিলেন এবং ওসমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো উপস্থাপন করা হচ্ছিল সেগুলোকে খণ্ডন করে ব্যাখ্যা প্রদান করে তিনি খুতবা দিয়েছিলেন সে মসজিদে সেই সমাবেশে একদিকে যেভাবে সাহাবাইকেরাম ছিলেন ঠিক সেভাবে বহু সংখ্যক সাধারণ মুসলিমরা উপস্থিত ছিলেন সেই সমাবেশে ওসমান এই বিষয়টিকে আলোচনা করে বলেছেন যে এই সমস্ত লোকেরা আজকে অভিযোগ করছে যে আমি কিনা কোরআনের একটি অনুলিপি রেখে বাকিগুলোকে পুড়িয়ে ফেলেছি এবং লোকেদেরকে কোরআনের ওই অনুলিপি তিলাওয়াত করতে নির্দেশ দিয়েছি এই প্রসঙ্গে ওসমান বললেন যে এটা তো চিরসত্য চিরবাস্তব যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী এবং কোরআন আল্লাহর পক্ষ থেকেই নাজিলকৃত আমি এমন এক ব্যবস্থা চালু করেছি যাতে মানুষ সঠিক পদ্ধতিতে কোরআন তিলাওয়াত করতে পারে এবং নিজেদের মধ্যে বিভেদ থেকে দূরে থাকার জন্য আমি তাদেরকে নিষেধ করেছি ওসমান বলেছেন যে এই কাজের জন্য আমি আবু বকর সিদ্দিক তার দৃষ্টান্তকে অনুসরণ করেছি এবং তিনিও কোরআনের একটিমাত্র লিখিত কপি সংরক্ষিত করেছিলেন তখন জনসমাবেশের উদ্দেশ্যে ওসমান প্রশ্ন করেছিলেন যে হে লোকেরা এই বিষয় কি সত্য নয় সাহাবা একরাম তারা বলেছেন আল্লাহর কসম আপনি যা বলেছেন তা সত্য বিষয় পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি যে সাহাবিদের সাধারণ ঘটনাগুলোকে ফিতনাবাদ ব্যক্তিরা কীভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করত তার উদাহরণ প্রসঙ্গে আম্মার রাজিউল্লাহু তার ঘটনা ওসমান ইতলানুর খিলাফতের শেষের দিকে যখন ফিতনাবাজ ব্যক্তিরা তারা কিছুটা শক্তিশালী হয়ে উঠেছিল এবং বিভিন্ন প্রদেশে গভর্নরদের বিরুদ্ধে নানা রকমের মিথ্যা অভিযোগ আপত্তি এগুলো উপস্থাপন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছিল সেই অবস্থায় ওসমান ইতলানহু তিনি তদন্ত কমিটি গঠন করলেন এবং বিভিন্ন স্থানে বিশিষ্ট সাহাবিদেরকে বাস্তব ঘটনা কি সেগুলো সরেজমিনে দেখে এসে রিপোর্ট করার জন্য কাজে পাঠিয়ে দিলেন মুহাম্মদ বিন মাসলামা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কুফাতে আবদুল্লা বিন অমর রাজিউল্লাহানহুমা তাকে পাঠানো হলো শামে ওসামা বিন জায়েদ রাজিউল্লাহানহুমা তাকে পাঠানো হলো বাসুরাতে এবং এভাবে আমর রাইতলানহু তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মিশরে অন্যান্য সবাই তারা ফেরত আসলেন কিন্তু আম্মার তার ফেরত আসতে কিছুটা সময় লাগলো তিনি তিনি দেরি করে ফেরত এসেছিলেন আম্মার যখন ফেরত এসেছিলেন তিনি সেই একই সময় অর্থাৎ যারা বিদ্রোহী ব্যক্তি তারা যখন আসছিল তাদের সমসাময়িক সময়ে তিনি ফেরত এসেছিলেন মদিনাতে ফলে এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্রোহী ব্যক্তিরা তারা গুজব রটিয়ে দিল যে আম্মার তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগদান করেছেন যা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং এর প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই যখন সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা ওসমানকে তার বাড়িতে অবরুদ্ধ করে তার বাড়িতে পানির সাপ্লাই বন্ধ করে দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করছিল সেই অবস্থায় আম্মার ইতলানু সেই ব্যক্তিদের বিরোধিতা করছিলেন এবং খলিফার পক্ষে অবস্থান নিয়েছিলেন আম্মার সেই লোকেদেরকে তিরস্কার করে বলছিলেন যে তোমরা কি এমন এক ব্যক্তির উপরে পানি সরবরাহ বন্ধ করে দিয়ে তাকে হত্যা করতে যাচ্ছ যিনি কিনা নিজে এই রুমাকূপ খরিদ করে মদিনাবাসীদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলেন আরেকটি ঘটনায় আমরা দেখতে পাই অর্থাৎ শেষের সময়ে সেই ফিতনা এবং অবরোধের ঘটনার কয়েক বছর আগের ঘটনা এবং এই ঘটনাটি আহলে সুন্নাবল জামাতের বিভিন্ন কিতাবেও দেখা যায় সাদ রদ ইতলানহু সাদ ইবিন আবি অক্কাস এবং আম্মর ইতলানহু তারা দুইজন একত্রে একবার খলিফা ওসমান ইবিন আফানের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলেন খলিফা সেই সময় কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন ফলে যেই ব্যক্তি খলিফার দারোয়ান বা দ্বাররক্ষী হিসেবে কাজে নিয়োজিত ছিলেন তিনি তাদেরকে বললেন পরবর্তীতে আসুন খলিফা এখন ব্যস্ত রয়েছেন সাদ ইবিন আবি অক্কাস রাইতলানহু তিনি এই কথা শুনে সেখান থেকে চলে যান কিন্তু আম্মার অপেক্ষায় থাকেন আম্মার বারবার সাক্ষাতের জন্য সেই ব্যক্তিকে অনুরোধ করেন এবং সেই অবস্থায় যে দারোয়ান ব্যক্তি ছিল সে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আম্মার ইসলানহুকে আঘাত করে বসেন নিঃসন্দেহে এই কাজটি যা করা হয়েছে তা একটি ভুল ছিল অন্যায় ছিল যেটা সেই দ্বাররক্ষী নিজের পক্ষ থেকে করেছে মারাত্মক অন্যায় সাহাবির গায়ে সে লাঠি দিয়ে আঘাত করেছে কিন্তু এর সঙ্গে খলিফা ওসমান ইবনে আফমানের কোনো সম্পৃক্ততা ছিল না পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে যারা ফিতনাবাজ ব্যক্তি তারা আরও অনেক মিথ্যা বর্ণনাকে যুক্ত করে অতিরঞ্জিত করে সেগুলো প্রচার করতে শুরু করে এমনকি তারা বলতে শুরু করে যে আম্মারকে কঠিনভাবে প্রহার করা হয়েছে তিনি সংজ্ঞাহীন হয়েছিলেন কয়েকদিন পর্যন্ত তার চেতনা ছিল না ইত্যাদি ইত্যাদি যা সম্পূর্ণ মিথ্যা এবং অতিরঞ্জিত বর্ণনা ঘটনা ছিল ততটুকু পর্যন্ত যতটুকু আমরা বর্ণনা করলাম কিন্তু এরপরেও ওসমান ইবনে আফফান যখন তিনি জানলেন তিনি খুবই দুঃখিত হলেন এমনকি আম্মারকে পর্যন্ত বললেন যে এটা কখনোই আমার আদেশ ছিল না এমনকি যদি তুমি চাও কিসাস নিতে তাহলে আমি আমার পিঠ পেতে দিচ্ছি তুমি আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারো স্বাভাবিকভাবেই আম্মার বিন ইয়াসির রাজিউল্লাহু তিনি কোনো ধরনের প্রতিশোধ নিতে চাননি বিষয়টি এভাবেই মীমাংসা হয়ে যায় কাজে আমরা দেখতে পাচ্ছি প্রথম পয়েন্ট যেটা আমরা বেশ কিছুটা সময় নিয়ে আলোচনা করলাম যে ফিতনাবাজ ব্যক্তিরা সাহাবিদের বিভিন্ন সাধারণ ঘটনাগুলোকে নিয়ে কিভাবে অজ্ঞতার সুযোগ নিয়ে মানুষদেরকে ব্যবহার করত এবং তাদের মধ্যে বিভ্রান্তি মিথ্যা বর্ণনা এগুলো এগুলো ছড়িয়ে দিয়ে ফিতনাকে বিস্তার করত একই রকমভাবে আমর ইবুল্লাস রাজিলানু সম্পর্কেও বিভিন্ন রকমের মিথ্যা বর্ণনা সৃষ্টি করা হয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাটাগরিতে দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে যে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ওসমান রাইতলানুকে সমালোচনা করা হতো এবং বিভিন্ন প্রদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছিল বিশেষ করে কুফা বাসরা এবং মিশরে এবং ওসমান ইতলানুর বিরুদ্ধে এমনকি এই অভিযোগও করা হয়েছিল যে তিনি স্বজনপ্রীতি করছেন নিজের বংশের লোকেদেরকে কর্তৃত্বশীল কাজে প্রশাসনিক কাজে নিযুক্ত করছেন কাজে এই পয়েন্টটি আসলে কী ছিল আসুন বিস্তারিতভাবে দেখা যাক ওসমান ইতলান্নুর বংশ সেটা ছিল বনি উমাইয়া এবং বানু উমাইয়ার মধ্য থেকে যেই ব্যক্তিদেরকে গভর্নর পদে নিয়োজিত করা হয়েছিল তারা ছিলেন সর্বমোট পাঁচজন ব্যক্তি তারা কে ছিলেন তারা ছিলেন প্রথমত মুয়াবিয়া রাজিউল্লাহু আবদুল্লা ইবনে আবি সারাহ আল ওয়ালিদ ইবনে ওকুবা সাঈদ ইবনুল আস এবং আবদুল্লা ইবনে আমির তারা ছিলেন বনু উমাইয়ার অন্তর্ভুক্ত পাঁচজন ব্যক্তি সর্বমোট যারা গভর্নর পদে নিয়োজিত ছিলেন ওসমান ইতলানুর খিলাফতকালে তাদের সংখ্যা আঠারো জনেরও বেশি একুশ জন পর্যন্ত ঐতিহাসিক কিতাবাদিতে উল্লেখ করা হয়েছে তাহলে সাধারণ পরিসংখ্যান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আঠারো কিংবা একুশ জন ব্যক্তি বিপরীতে মাত্র পাঁচজন ব্যক্তির একটি নির্দিষ্ট বংশের হওয়া এটা কখনোই স্বজনপ্রীতি পক্ষপাতিত্ব করা হয়েছে বা নিজের বংশের লোকেদেরকে বেশি করে নিয়োগ দেওয়া হয়েছে সেই মতকে সমর্থন করে না শুধু তাই নয় বরং আমরা আরও দেখি যে এই পাঁচজন ব্যক্তি তারা একই সময়ে গভর্নর পদে নিয়োজিত ছিলেন এমনটাও নয় যখন ওসমান ইতলাহ তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই সময়ে শেষের সময়টাতে শুধুমাত্র তিনজন ব্যক্তি একই সময়ে গভর্নর পদে নিয়োজিত ছিলেন মোয়াবিয়া ইতলানু আবদুল্লা বিন আবি সরা এবং আবদুল্লা বিন আমর বিন কুরাইস কাজেই এই অভিযোগটি কখনোই সত্য বা সঠিক নয় একই সঙ্গে আরও একটি বিষয় লক্ষ্য করা যায় যে একজন ব্যক্তিকে নিয়োগ করা হয়ে থাকে তার যোগ্যতা দেখে তার গোত্রীয় পরিচয় দেখে নয় কুরাইশদের মধ্যে প্রধান দুইটি শাখা প্রধান দুইটি গোত্র হচ্ছে একদিকে বনু হাসিম যারা সুল্লাহ সাল্লাহ ইসলামের গোত্র এবং আরেকটি হচ্ছে বানু উমাইয়া কাজেই তারাই হচ্ছেন প্রধান ব্যক্তি যোগ্য ব্যক্তি দক্ষ ব্যক্তি বিভিন্ন কাজে তাদের দক্ষতা এটা আগে থেকেই সুপরিচিত অন্যান্য গোত্রের তুলনায় তারা শিক্ষিত ছিলেন তারা ধনী ব্যক্তি ছিলেন প্রশাসনিক কাজে তাদের দক্ষতা যোগ্যতা অন্য গোত্রীর লোকেদের থেকে বেশি ছিল যে কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং পরবর্তীতে আবু বকর এবং অমর ইতলানহু বনৌমাইয়ার বহু ব্যক্তিদেরকে বিভিন্ন প্রশাসনিক কাজে নিয়োজিত করেছেন এটা তাদের যোগ্যতার কারণেই করা হয়েছে এবার আমরা যাচ্ছি যে আবদুল ইবনে সাবা এবং তার অনুসারীরা বিভিন্ন প্রদেশে কিভাবে ফিতনা বিস্তার করেছিল সেই বিষয়ের দিকে আবদুল ইবনে সাহাবা বা ইবনুল সাউদা সে যখন মুসলিমদের মধ্যে ফিতনা প্রচার করতে শুরু করেছিল তার মূল কাজ সে শুরু করেছে তিরিশ হিজড়ির সময়ে এবং এই ফিতনার ব্যাপকতা প্রকাশ পেয়েছে শেষের দুই বছরে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ হিজড়ির সময়ে প্রথমে সে মদিনাতে চেষ্টা করেছে কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে কারণ মদিনা ছিল সাহাবিদের কেন্দ্র সেখানে বহু সাহাবা একরাম বসবাস করতেন কাজে ইবনে সাউদা তার এই ভ্রান্ত মতাদর্শ সেখানে গ্রহণযোগ্যতা লাভ করেনি ইবনু সাউদা সিরিয়াতে চেষ্টা করেছে শামে চেষ্টা করেছে কিন্তু সেখানে মুয়াবিয়া রাইতুল খুবই দক্ষতার সঙ্গে লম্বা সময় ধরে গভর্নর পদে নিয়োজিত ছিলেন সেখানেও এই ফিতনা সে বিস্তার ঘটাতে সক্ষম হয়নি পরবর্তীতে সে বাকি তিনটি অঞ্চল কুফা বাসরা এবং মিশর এই অঞ্চলগুলোতে কাজ করে এবং সেখানে সফলতার মুখ দেখে বসরাতে একজন ব্যক্তি যার নাম হচ্ছে হাকিম বিন জাওয়ালা সে মূলত একজন অপরাধী ব্যক্তি ছিল এবং ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তাকে তার বিভিন্ন অপরাধের কারণে শাস্তি প্রদান করা হয়েছিল সেই ব্যক্তি সে ডাকাতি করত কাফেলা লুটতরাজ করত এবং বিশেষ করে যখন বাসরা থেকে সবাই জিহাদে চলে যেতেন বাসরা একটি সামরিক ঘাঁটি ছিল সেখানকার বিশিষ্ট ব্যক্তিরা যখন জিহাদে চলে যেতেন সেই অবস্থায় কোনো না কোনো অজুহাতে হাকিম বিন জাবালা সে পেছনে পড়ে থাকতো এবং বিশিষ্ট ব্যক্তিরা চলে যাওয়ার সুযোগ নিয়ে সে জিম্মা বা যারা ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিম নাগরিক তাদের এলাকায় সে চলে যেত এবং সেখানে গিয়ে লুটতরাজ ডাকাতি রাহাজানি এই কাজগুলো করত ফলে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসতে থাকলো এবং ওসমান ইবনে আফান রেতলানু তাকে বন্দি করার নির্দেশ দিলেন সেখানকার গভর্নর আবদুল্লাহ বিন আমিরকে ডাকাতির যে শাস্তি সেটা কার্যকর করার জন্য যেরকম সুস্পষ্ট প্রমাণ প্রয়োজন সেটা তার বিরুদ্ধে ছিল না ফলে তার বিরুদ্ধে তাজির এর শাস্তি প্রয়োগ করা হলো ইবনে সাবা সে এরকম পরিস্থিতির সুযোগ নিল এবং হাকিম বিন জাবালাকে নিজের দলে ভেড়াতে চেষ্টা করল সে হাকিম বিন জাবালার বাড়িতে এসে মেহমানদারি গ্রহণ করল এবং তার নিজস্ব চিন্তা চেতনা দিয়ে হাকিম ইবনে জাবালাকে সে বিভ্রান্ত করল বাসরার গভর্নর এই খবর পেয়ে আব্দুল ইবনে সাবাকে সেখান থেকে বহিষ্কার করলেন সে চলে আসলো কুফাতে কুফাতে এসেও সে একই রকম কাজ একই রকম ব্যক্তিদেরকে নিজের দলে ভেড়াতে শুরু করলো কুফার গভর্নর সাইদ ইবনুল্লাস এই খবর পেয়ে তাকে বহিষ্কার করলেন ইবনে সাবা সে চলে আসলো মিশরে কুফা বাসরা মিশর সবগুলি ছিল ইসলামী খিলাফার দূরবর্তী অঞ্চল এবং মিশরে সে শেষ পর্যন্ত স্থায়ী হয়েছিল মদিনা অবরোধ করার আগ পর্যন্ত এই সময়ে সেখানে বসবাস করেও কুফা বাসরা ইত্যাদি এলাকায় তার যে অনুসারী ছিল তাদের সঙ্গে গোপনে সে নিয়মিত পত্র বিনিময় করত এবং মিথ্যাচার করত সুতরাং দীর্ঘ ছয় বছর সময় নিয়ে সে পরিকল্পনা করেছে অনুসারী তৈরি করেছে এবং শেষ পর্যন্ত পঁয়ত্রিশ হিজড়িতে সে ওসমান ইবনে আফান রাজিউল্লাহকে শহীদ করেছে কুফাতে তার অনুসারীদের বিশৃঙ্খলার কিছু নমুনা সংক্ষেপে আমরা উল্লেখ করলে বুঝতে পারবো যে তাদের যে তারা কি পরিমাণ ঝামেলাবাজ ব্যক্তি ছিল কুফার গভর্নর সাইদ ইবনুল আস তার তার মজলিসে এই সমস্ত ব্যক্তিরা ঝামেলা সৃষ্টি করছিল কুফার মসজিদে কোনো একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে এই লোকেরা কথা কাটাকাটি শুরু করলো সরগোল সৃষ্টি করলো একেবারে মারামারি পর্যন্ত বিষয়টা গড়ালো শেষ পর্যন্ত এই ব্যক্তিগুলো স্বয়ং গভর্নর এবং খলিফার বিরুদ্ধে বিশোধকার করতে শুরু করলো প্রধান ব্যক্তিদেরকে চিহ্নিত করে দশজন ব্যক্তিকে বাছাই করে খলিফার নির্দেশ অনুসারে কুফার গভর্নর সাঈদ ইবনুল্লাস তাদেরকে কুফা থেকে বহিষ্কার করলেন বহিষ্কার করলেন শাস্তি হিসেবে এবং সংশোধনের জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো শামে যেখানে খুবই স্থিতিশীল পরিস্থিতি ছিল মুয়াবিয়া রাইতলানুর কাছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো মুয়াবিয়া তাদেরকে এই দশজনের বেশি যে দলটি ছিল তাদের মধ্যে ছিল কুমাইল বিন জিয়াদ আশতার রান্নাখাউি সাইবনে সৌহান এরকম বড় বড় ফিতনাবাজ ব্যক্তিরা সেখানে ছিল তাদের দলটিকে তিনি সমাদর করলেন এবং কোমল ব্যবহারের মাধ্যমে তাদেরকে সংশোধন করার চেষ্টা করলেন কারণ তারা ছিল মুসলিমদেরই একটি দল এবং মুসলিমদের প্রতি স্বাভাবিকভাবেই আমির মুয়াবিয়া রাজিউল্লাহ তিনি কোমলভাবে তাদেরকে সংশোধন করার চেষ্টা জারি রাখছিলেন তাদেরকে উত্তম খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হচ্ছিল এবং আলাপ আলোচনার মাধ্যমে তাদের মধ্যে যে অসন্তুষ্টি যে ভ্রান্তি সেগুলোকে দূর করার চেষ্টা তিনি করছিলেন তিনি একাধিকবার তাদের সঙ্গে বৈঠকে বসেন কিন্তু একটি পর্যায়ে এসে তিনি বুঝতে পারেন যে আসলে এই সমস্ত ব্যক্তিরা তাদের অন্তর পর্যন্ত ফিতনায় গ্রাস করে ফেলা হয়েছে তারা বিভ্রান্ত এবং তাদের উপরে আর কোনো আশা অবশিষ্ট নেই তারা ভুলের উপর আছে অথচ তারা মনে করছে তারা ঠিক কাজ করছে যেরকমটা তারা বলতো যে আমরা তো চাই শুধুমাত্র আমাদের সাধ্যমতো সংশোধন করতে মুয়াবিয়ার ইতলান তিনি সমস্ত অবস্থা খলিফা ওসমানকে জানালেন চিঠি লিখে এবং তখন ওসমান ইতলান তাদেরকে নির্দেশ দিলেন যে অন্য প্রদেশে পাঠিয়ে দিতে হোমস প্রদেশে পাঠিয়ে দিতে যেখানে গভর্নর হিসেবে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাইতলানুর পুত্র আব্দুর রহমান খালিদ বিন ওয়ালিদ রাইতলানুর সন্তান আব্দুর রহমান তিনি এই লোকেদের ব্যাপারে ভিন্ন পথ অবলম্বন করলেন তিনি তাদের ব্যাপারে কঠোরতার নীতি প্রয়োগ করলেন এবং এবারে দেখা গেল যে এই বিষয়টি কাজ করছে কঠোর পরিস্থিতি তাদের উপর কঠোর আচরণ করা হচ্ছে ফলে এই সমস্ত ব্যক্তিরা ফিতনাবাজ লোকেরা তারা এমন একটি বাহ্যিক ভাব ধরল যে তারা ভুল পথ থেকে ফিরে আসছে তারা নিজেদের অবস্থাকে সংশোধন করে নিয়েছে কিছুদিন তাদেরকে পর্যবেক্ষণ করার পর তাদেরকে আবারও কুফাতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো সুতরাং তাদের যেই বহিষ্কার আদেশ বাইরে নির্বাসনের বিষয়টি সেটা শেষ হলো তারা আবারও কুফাতে ফেরত আসলো কিছুদিন সময় নিয়ে তারা চুপচাপ থেকে এরপর আবার তারা ঝামেলা করতে শুরু করলো ওসমান ইবনে আফান রাজিতুল্লাহু তার খিলাফতের এগারোতম বছরে সেই সময়ে কুফার বিশিষ্ট ব্যক্তিরা যখন তারা জিহাদে ছিলেন বাইরে ছিলেন সেই সুযোগ নিয়ে তারা সেখানে একটি বিশৃঙ্খল এবং ঝামেলাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করল বিশিষ্ট সাহাবি কাকা বিন আমর রাজিউল্লাহু তিনি সেখানে ছিলেন এবং তিনি তাদেরকে একটি মসজিদে একত্রিত হতে দেখে তাদেরকে আটক করলেন সেই মসজিদে তখন তারা পরিকল্পনা করছিল সেই এগারো ওসমান ইতলানুর খিলাফতে এগারোতম বছরে তারা পরিকল্পনা করছিল যে ওসমানকে তারা হত্যা করে ফেলবে কাকা যখন তাদেরকে পাকড়াও করলেন এবং কী নিয়ে আলোচনা করছিল এগুলো জানতে চেষ্টা করছিলেন তখন তারা তাদের যে নীতি অর্থাৎ দ্বিমুখী আচরণ সেই নীতি অবলম্বন করলো তারা অস্বীকার করলো তারা বললো যে আসলে তো আমরা শুধুমাত্র আমাদের যেই সাধারণ কাজ সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এগুলো চেষ্টা করছিলাম এর বাইরে কিছু নয় এবং সর্বোচ্চ তারা বললো যে গভর্নরের বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ আছে কাকা তাদের বিষয়টিকে সন্দেহের চোখে দেখলেন এবং তাদেরকে সাবধান করে দিলেন কিছুদিন পর আবারও তারা একই রকমের ঝামেলা সৃষ্টি করলো এবং তাদের এইরকম আচরণ এটা অব্যাহত ছিল কাকার রাদিতুল্লাহ সেই সময় তার একটি বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন তিনি বললেন যে ফোরাতের পানি এটা বিপরীত দিকে কখনোই প্রবাহিত করা যায় না কিংবা বাদ দিয়ে এটাকে ফেরানো যায় না তিনি বলছিলেন যে এই লোকগুলো তরবারি ছাড়া কোনো কিছু দ্বারাই শান্ত হবে না মুসলিমদের এই শান্তির সময়কে এরা নষ্ট করছে এবং একটা সময় আসবে যখন এই লোকেরাই চাইবে যে সেই শান্তির সময় যদি ফেরত আসতো কিন্তু সেটা আর কখনোই তারা ফেরত পাবে না কাকা বললেন যে আমি তাদের উপরে সবর করার সিদ্ধান্ত নিলাম একই রকমভাবে বাসরাতেও এই সমস্ত লোকেরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছিল নানা রকমের ছলছুতা তুলে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ের জন্য গভর্নরের বিরুদ্ধে অভিযোগ আপত্তি এগুলো উপস্থাপন করছিল এবং সেগুলো খলিফার কাছে মদিনাবাসীদের কাছে পাঠাচ্ছিল চিঠির মাধ্যমে ফলে খলিফা তদন্ত কমিটি গঠন করেছেন যে প্রসঙ্গে কিছু আগে আমরা আলোচনা করেছি এবং বাস্তবে কী সেগুলো জানার চেষ্টা করেছেন এমনকি পরবর্তীতে ওসমান ইতলানু সে অঞ্চলের গভর্নরদেরকেও ডেকে নিয়ে এসে তাদের কাছ থেকে জানতে চেয়েছেন সভা করেছেন পরামর্শ করেছেন এবং এই প্রসঙ্গে যে ঘটনাগুলো অর্থাৎ গভর্নরদেরকে ডেকে নিয়ে এসে পরামর্শ করা আলোচনা করা সেই প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে উল্লেখ করতে যাচ্ছি আজকের পর্ব ইতোমধ্যেই অনেক দীর্ঘ হয়ে গিয়েছে কিন্তু এরপরেও আমরা আলোচনা চালিয়ে যাব কারণ এই পর্বের মধ্যে সমস্ত ফিতনার বিষয়গুলোকে তাদের অভিযোগ এবং সেগুলোর যে জবাব সেগুলো আমরা শেষ করতে চাচ্ছি আমরা বলছিলাম যে জাসমার ইতলানহু তিনি প্রাদেশিক গভর্নরদেরকে ডেকে নিয়ে এসে পর্যন্ত তাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে কেন তোমাদের অঞ্চলে কিসের বিশৃঙ্খলা এবং লোকেরা কি বিষয়ে অভিযোগ আপত্তি পেশ করছে সেরকম একটি বৈঠক থেকে যখন ফিরছিলেন যিনি কুফার গভর্নর ছিলেন সাঈদ ইবনুল আস তিনি দেখলেন যে কুফাতে ফেরার পথে নির্দিষ্ট একটি স্থানে পৌঁছানোর পর তার বিরুদ্ধে হাজার খানেক পর্যন্ত কুফাবাসী অস্ত্র সহকারে জমায়েত হয়েছে এবং তাকে কিছুতেই কুফাতে আর প্রবেশ করতে দিচ্ছে না এবং তারা বলছে যে আমাদেরকে আমাদের উপরে গভর্নর হিসেবে তোমাকে আর আমরা চাই না তুমি ফেরত যাও যেখান থেকে এসেছ সাইদ ইবনুল্লাস তিনি কোনো সংঘাতে জড়ালেন না তিনি তাদের দাবি মেনে নিয়ে সেখান থেকে আবারও মদিনাতে ফেরত আসলেন ওসমান জানতে চাইলেন ঠিক আছে তারা কাকে চাচ্ছে গভর্নর হিসেবে তারা বলল যে আবু মুসা আল আশারিকে তারা গভর্নর হিসেবে চাচ্ছে খলিফা ওসমান তাদের সেই দাবিকেও মেনে নিলেন সাঈদ ইমুল্লাসকে পদচ্যুত করলেন এবং নতুন গভর্নর হিসেবে আবু মুসা আল্লাহ শারিকে নিয়োগ করলেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে খলিফা সাঈদ ইমুল্লাসকে পদচ্যুত করেছেন এটা তার কোনো ত্রুটির কারণে নয় বরং এর পেছনের কারণ হচ্ছে সেই কুফাবাসীদের অযোগ্যতা স্মরণ করা যেতে পারে যে অমর ইবনুল খাতাব রাইতলানোর সময়েও সেই কুফাবাসীরা তারা এমনকি সাদ ইমনি আবি আকাশ ইতলানহু তার ব্যাপারে অভিযোগ উপস্থাপন করে বলছিল যে সাদ ইতলানহু তিনি নাকি কীভাবে সালাদ আদায় করতে হয় সেটাই জানেন না এবং সেই মিথ্যা অভিযোগ উপস্থাপন করা মিথ্যা সাক্ষ্য প্রদান করা এবং পরবর্তীতে সাদ রাইতলাহনু তাদের বিরুদ্ধে কীভাবে বদুয়া করেছিলেন এবং সেটা কিভাবে কার্যকর হয়েছিল সেই প্রসঙ্গে আমরা অমর ইবুল খাতাবের জীবনীতে বিস্তারিত আলোচনা করেছি যখন এরকম একটি পরিস্থিতি কুফাতে সৃষ্টি হলো যে গভর্নরের বিরুদ্ধে এক হাজার লোক সশস্ত্র অবস্থায় বিরোধিতা করছে এবং তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে তারাই গভর্নরকে বহিষ্কার করে খলিফার কাছে পাঠিয়ে দিচ্ছে সেই রকম অবস্থায় দুইজন সাহাবি তারা কুফার মসজিদে একে অপরের সঙ্গে কথা বলছিলেন সাহাবি একজন ছিলেন সাহাবি আবু মাসুদ উকবা ইবনে আমির আল আনসারি আল বাদরি রাজিয়াল্লাহ তাল্লা আনহুমা তিনি খুবই রাগান্বিত অবস্থায় ছিলেন এবং আরেকজন সাহাবি সেখানে ছিলেন হুজাইফা ইবনুল ইয়ামান রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুম আবু মাসুদ ছিলেন খুবই রাগান্বিত অবস্থায় এই লোকেদের এই লোকেদের সৃষ্ট বিশৃঙ্খলার কারণে অপরদিকে হুজাইফাকে দেখা গেল তিনি ছিলেন খুবই প্রশান্ত অবস্থায় হুজাইফা ইবনুল ইয়ামান তিনি ছিলেন এই ফিতনা সংক্রান্ত হাদিসগুলোর ব্যাপারে একজন বিশেষজ্ঞ ব্যক্তি আবু মাসুদ তিনি হুজাইফাকে বলছিলেন এই যে লোকেরা আল জারাহাতে জমায়েত হয়েছে তারা কিছুতেই নিরাপদে ফিরতে পারবে না খলিফা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এমন এক বাহিনী পাঠাবেন যারা তাদেরকে খুব ভালোভাবে সাহায্য করবে এবং তাদের বহু লোক নিহত হবে কিন্তু হুজাইফা বললেন আল্লাহর কসম এই লোকেরা নিরাপদ অবস্থাতেই কুফাতে ফেরত আসবে কোনো রক্তপাত হবে না হুজাইফা বললেন যে আজকের এই ঘটনা দেখে আমি এই কথা বলছি না বরং আমি বলছি আল্লাহ রসুল সাল্লাহ যখন জীবিত ছিলেন তার সেই হাদিসগুলোর কারণে রাসুল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন সেই সময়েই আমি এই ফিতনার ঘটনাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছি আজকে যা হচ্ছে সেগুলো দেখার আগেই আল্লাহ রাসুল ইন্তেকাল করেছেন এরপর হুজাইফা বললেন যে রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে এমন একজন ব্যক্তি সে সকালে থাকবে মুসলিম অবস্থায় কিন্তু সন্ধ্যা আসতে আসতে তার মধ্যে ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকবে না এমনকি পরবর্তী দিন সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুরতাদ হয়ে যাবে এবং তার অন্তর সম্পূর্ণভাবে উল্টে যাবে এবং এই অবস্থাতেই পরবর্তী দিন সে নিহত হবে হুজাইফা ইবনুল ইয়ামান রাজিউল্লাহ তিনি ফিতনার হাদিসগুলো সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন এবং আমাদের শুরুর পর্বে ফিতনা সংক্রান্ত বিভিন্ন হাদিস আমরা উল্লেখ করেছি যে এই ঘটনাগুলো যখন আসবে সেই সময় মুসলিমদের করণীয় কি হওয়া উচিত কি ঘটবে কি ঘটতে পারে তার সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগাম সাবধানবাণী আমাদেরকে জানিয়ে গিয়েছিলেন কাজেই এই ঘটনাগুলো বোঝার জন্য সেই হাদিসগুলোকে মেলানো খুবই জরুরি একজন সাহাবি আবু মাসুদ তিনি ভাবছিলেন যে সেখানে খুবই একটি সংঘর্ষপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে কিন্তু হুজাইফা বলছিলেন যে তারা নিরাপদেই ফেরত আসবে নতুন গভর্নর হিসেবে কুফাতে নিযুক্ত হয়েছিলেন আবু মুসা আল আশারি রাজি আল্লাহু তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন লোকেদেরকে শান্ত থাকার জন্য বললেন ওসমান রাজিউল্লাহু তিনিও খলিফা হিসেবে কুফাবাসীদের কাছে চিঠি পাঠিয়ে বললেন যে তোমরা যা চাচ্ছ সেটাই করা হয়েছে সাইদকে পদচ্যুত করা হয়েছে এবং তোমরা যাকে গভর্নর হিসেবে চেয়েছ আবু আবু মুসা আল আশারি তাকেই নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে ওসমান বলেছেন যে এই কাজ আমি এই কারণে করেছি যেন আমার বিরুদ্ধে তোমাদের একটিও অভিযোগ না থাকে এমনকি ওসমান চিঠিতে এটাও লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা যাই চাইতে থাকবে যদি না সেটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ কোনো বিষয় হয় তার বাইরে তোমরা যাই চাবে সেগুলো আমি তোমাদের জন্য কবুল করতে থাকব যেন আমার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ অবশিষ্ট না থাকে এই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাটাগরি আমরা আলোচনা করলাম যে প্রশাসনিক বিষয়গুলোর সমালোচনা ফিতনাবাজ ব্যক্তিরা করত এবং বিভিন্ন প্রদেশে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করত কিন্তু এই যে অভিযোগগুলো যেগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বাস্তবে এই অভিযোগগুলোর কোনো ভিত্তিই থাকে না সেগুলোকে তারা মূলত ব্যবহার করছিল তাদের মূল লক্ষ্য অর্জন করার জন্য এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে যে স্বয়ং খলিফাকে হত্যা করা এবং ইসলামী রাষ্ট্রে একটি বড় আকারের বিশৃঙ্খলা সৃষ্টি করা যেটা তাদের অন্যান্য অভিযোগের মাধ্যমে পরবর্তীতে আরও স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে সুতরাং এই অভিযোগগুলোর ব্যাপারে একটি বাংলা কথা বা একটি প্রবাদ বাক্য সেটা সঠিকভাবে মানানসই সেটা হচ্ছে কি যে দুর্জন ব্যক্তি তার ছলের কোনো অভাব হয় না এটাই ছিল সেই ফিতনাবাজ ব্যক্তিদের অভিযোগের মূল বিষয় পরবর্তীতে তারা গভর্নরদের বিরুদ্ধে অভিযোগ করে ক্ষান্ত হলো না তারা স্বয়ং খলিফার বিরুদ্ধেই নানা রকম অভিযোগ ওজোর আপত্তি উপস্থাপন করতে শুরু করলো যেটা তাদের মূল উদ্দেশ্যকে অর্জনের একটি হাতিয়ার ছিল খলিফার বিরুদ্ধে তারা বিভিন্ন অর্থনৈতিক কাজের সমালোচনা করে অভিযোগ করতে শুরু করে বলতে থাকলো যে খলিফা মদিনার যেটা চারণভূমি ছিল রাষ্ট্রীয় চারণভূমি আলহিমা সেটার কিছু অংশ নিজের করে নিয়েছেন এবং সেখানে নিজের পশুগুলোকে চারণভূমিতে নিয়ে যাচ্ছেন সেগুলোকে চড়িয়ে বেড়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি ওসমান ইতলানহু যিনি কিনা তাবুকের যুদ্ধে বিপুল পরিমাণ সম্পত্তি দিনার দিরহাম এগুলোকে দান করেছেন সম্পূর্ণ বাহিনীকে সজ্জিত করেছেন তিনি কিনা আজকে চারণভূমির ঘাস নিজের জন্য আত্মসাত করে নিতে চাচ্ছেন এরকম অভিযোগ সে ফিতনাবাদ ব্যক্তিরা করেছিল তারা আরও অভিযোগ উপস্থাপন করে বলেছিল যে ওসমান বাইতুল মালের সম্পত্তি তার ব্যক্তিগত আত্মীয়দেরকে দান করেছেন তারা আরও অভিযোগ উপস্থাপন করলো যে মিশরের গভর্নর আবদুল ইবনে আবি সারাহ তিনি যখন আফ্রিকা বিজয় করেছেন সেখানে তাকে গণিমতের সম্পদের বাইরেও আরও সম্পত্তি দেয়া হয়েছে এবং ওসমান তাকে দিয়েছেন কেন দিয়েছেন তিনি আত্মীয়তার খাতিরে তাকে এভাবে অন্যায়ভাবে সম্পত্তি দিয়েছেন যেগুলো প্রত্যেকটি ছিল মিথ্যা অভিযোগ প্রথম পয়েন্টে আমরা দেখি যে আলহিমা সেই প্রসঙ্গে তারা অভিযোগ উপস্থাপন করে বলছিল যে ওসমান সেই চারণভূমিকে নিজের পশুগুলোকে চড়ানোর জন্য ব্যবহার করেছেন সেই চারণভূমির সম্প্রসারণ করতে গিয়ে মুসলিমদের সম্পত্তি তিনি আত্মসাত করেছেন এবং এই প্রসঙ্গে ওসমান ইতলানহ তিনি নিজেই বক্তব্য দিয়ে বলেছেন যে তারা বলছে সরকারি চারণভূমির কিছু অংশ আমি আমার নিজস্ব উট ঘোরার জন্য ব্যবহার করেছি এবং এর মাধ্যমে ব্যক্তিগত স্বার্থে জনসাধারণের অধিকার সংকুচিত হয়েছে ওসমান বললেন যে এই যে হিমা বা সরকারের যেই নিজস্ব চারণভূমি রাষ্ট্রীয় চারণভূমি এটাকে নির্ধারণ করা হয় যেন সেখানে গণিমতের খাত থেকে প্রাপ্ত উট এবং ঘোড়াগুলোকে যেগুলোকে জিহাদের জন্য ব্যবহার করা হয় সেগুলোকে চড়ানো যায় কিংবা যেগুলো সদাকার জন্য জাকাতের জন্য নির্দিষ্টকৃত সেই উট এবং ঘোড়াগুলোকে সেখানে চড়ানো যায় এবং তিনি বলছেন যে এইরকম চারণভূমি রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুকরা সিদ্দিক এবং অমর ইবুল খাতাব তারা নির্দিষ্ট করেছিলেন এবং আমি তো শুধুমাত্র তাদের আদর্শকে অনুসরণ করেছি এবং তার পরিধিকে বিস্তার ঘটিয়েছি সম্প্রসারণ করেছি উন্নয়ন করেছি ওসমান রাইতলনোর সময়ে স্বাভাবিকভাবে যখন মুসলিমদের ইসলামী রাষ্ট্র বিকশিত হচ্ছিল নতুন নতুন এলাকা বিজয়ী হচ্ছিল সেই সময় এই পশুদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল জিহাদের জন্য গণিমতের খাত থেকে প্রাপ্ত নির্দিষ্ট যেই উট এবং ঘোড়া এবং জাকাতের জন্য কিংবা দান সদাকা করার জন্য যে পশুগুলো তাদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল ফলে স্বাভাবিকভাবেই এই চারণভূমি সম্প্রসারণ করা ছিল একটি সহজ বিষয় ওসমান বলছেন যে নিশ্চিতভাবেই এই চারণভূমি আমার নিজস্ব উট কিংবা ঘোড়ার জন্য সংরক্ষণ করা হয়নি ওসমান বললেন আমি যখন খলিফা নিযুক্ত হই তখন আরবের মধ্যে সবচেয়ে বেশি উট এবং ঘোড়া আমারই ছিল আর আজকে আমার জন্য শুধুমাত্র দুইটি উট অবশিষ্ট রয়েছে ওসমান সেগুলোকে অবশিষ্ট রেখেছিলেন হজে যাতায়াত করার জন্য ওসমান বলছেন যে আমার ব্যক্তিগত সমস্ত পশুগুলোকে আমি বাইতুল মালের জন্য ওয়াকফ করে দিয়েছি তিনি বললেন যে এই কথাগুলো এগুলো কি সত্য নয় উপস্থিত লোকেরা যাদের মধ্যে সাহাবা একরাম ছিলেন তারাও বললেন আপনি যা বলেছেন তা সত্য পরবর্তী অভিযোগ তারা বলতো যে ওসমান ইতলানহু মিশরের গভর্নর আবদুল ইবনে সাদ ইবনে আবি সরাহ তাকে গনিমতের মালের যা তার প্রাপ্য তারও বেশি তাকে দিয়ে দিয়েছেন ওসমান ব্যাখ্যা করে বললেন যে আফ্রিকা বিজয় করার সময় গনিমতের মালের পঞ্চমাংশের এক পঞ্চমাংশ খুমুস আল খুমুস অর্থাৎ যেটা ইসলামী রাষ্ট্র এবং খলিফার প্রাপ্য অর্থাৎ একশো ভাগের মধ্যে চার ভাগ ওসমান বলছেন যে যেটা খলিফা হিসেবে তার প্রাপ্য ছিল তিনি সেটা ব্যক্তিগতভাবে আমির আবদুল ইবনে সাদ ইবনে আবি সারাকে পুরস্কার হিসেবে দিয়েছেন এবং তিনি বলছেন যে যুদ্ধের আগে আমি তাকে এই ওয়াদা করেছিলাম যে তুমি যদি বিজয়ী হও তাহলে এই পঞ্চমাংশের এক পঞ্চমাংশ যেটা সেটা আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে কাজে এখানে অর্থ আত্মসাৎ করা কিংবা মুসলিমদের যা প্রাপ্য তার কিছু অংশ অন্যায়ভাবে কাউকে দেওয়া এরকম কোনো বিষয় ছিল না ওসমান বললেন যে আবু বকর সিদ্দিক এবং অমর ইবুল খাতার ইতলানহু তাদেরকেও আমি দেখেছি তারা এভাবে করেছেন অর্থাৎ খলিফা হিসেবে তাদের প্রাপ্য অংশ তারা বিজয়ী আমিরকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার হিসেবে প্রদান করতেন ওসমান বললেন যাই হোক এরপরেও সেই বাহিনীর যারা সৈন্য ছিল তারা বলে উঠল তারা বলে উঠল যে আমরা চাই না আমাদের আমিরকে এটা দেওয়া হোক যদিও সেটা বলার কোনো অধিকার সেই সৈনিকদের ছিল না ওসমান বললেন যে কাজেই সেই অবস্থায় শেষ পর্যন্ত আবদুল ইবনে সাদকে সেই পুরস্কার প্রদান করা হয়নি তার হাতে কোনো কিছুই অবশিষ্ট ছিল না ঘটনা কি এরকম নয় উপস্থিত লোকেরা বলল আপনি যা বলেছেন তা সত্য সুতরাং আমরা এখানেও দেখতে পাচ্ছি আরও একবার যে কীভাবে আংশিক সত্য বা কিছু সত্য তার লেশমাত্র রয়েছে এরকম ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা প্রচার প্রচারণা ছড়িয়ে দেওয়া হচ্ছিল আরেকটি অভিযোগ ওসমান ইতলানুর বিরুদ্ধে এই ক্যাটাগরিতে অর্থাৎ অর্থনৈতিক খাতে তার বিরুদ্ধে উপস্থাপন করা হচ্ছিল যে তিনি তার নিকট আত্মীয়দেরকে বায়তুল মাল থেকে নাকি অর্থ প্রদান করেছেন এভাবে তিনি মুসলিমদের সম্পত্তি অপব্যবহার করেছেন আত্মসাত করেছেন এর মাধ্যমে তার ওসমানের বিরুদ্ধে আরও একবার অন্য একটি খাত থেকে স্বজনপ্রীতির অভিযোগ উপস্থাপন করল ওসমান ইতলানহু তার খণ্ডন করে বলেছেন যে লোকেরা বলছে আমি আমার নিজের পরিবার পরিজন আত্মীয়দেরকে ভালোবাসি এবং তাদেরকে দান করি ওসমান বললেন যে আমি আমার আত্মীয়দেরকে অবশ্যই ভালোবাসি এবং তাদেরকে আমি দানও করি কিন্তু তাদের প্রতি এই ভালোবাসা আমাকে কখনোই অন্যায় বা জুলুমের দিকে ধাবিত করেনি বরং আমি আমার পক্ষ থেকে তাদের উপরে আত্মীয়তার যে হক বা অধিকার সেটাই আদায় করে থাকি কাজে আমার এই দানশীলতা এটা আমার সম্পত্তি পর্যন্তই সীমাবদ্ধ থাকে মুসলিমদের কোনো সম্পদকে আমি না আমার নিজের জন্য না অন্যের জন্য বৈধ মনে করে থাকি স্মরণ করা যেতে পারে যে ওসমান ইসলাম তিনি খলিফা হওয়ার পর বাইতুল মাল থেকে তার যে প্রাপ্য ভাতা ছিল সেটা কখনোই একটি পয়সাও তিনি গ্রহণ করেনি অথচ এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে সেই ফিতনাবাজ ব্যক্তির অভিযোগ উপস্থাপন করছে যে তিনি নাকি বাইতুল মালের অর্থ আত্মসাত করে আত্মীয়দেরকে দিয়ে দিয়েছেন ওসমান বলছেন বাইতুল মালের এই সম্পত্তি মুসলিমদের সম্পত্তি আমি না আমার নিজের জন্য না অন্যের জন্য বৈধ মনে করে থাকি তিনি বলেছেন যে আমি তো আমার আত্মীয়দের জন্য সেই রাসুল্লাহ সাল্লামের সময় থেকে বা উকরের সময় কিংবা ওমরের সময়েও নিজের সম্পত্তি থেকে দান করে আসছি অথচ সেই সময় আমি ছিলাম যুবক অবস্থায় এবং আমি খরচ করার সময় হিসাব করে খরচ করতাম তিনি বলছেন যে অথচ আজকে আমি পৌঁছে গেছি আমার জীবনের শেষ সীমায় বৃদ্ধ অবস্থায় আমার জীবনকাল শেষ হয়ে আসছে কাজে এই অবস্থায় আমি আমার নিজস্ব সহায় সম্পত্তি আমার আত্মীয়দের কাছে পরিবার পরিজনদের কাছে পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করছি তাদেরকে দান করছি তাদের জন্য খরচ করছি অথচ দুষ্কৃতকারী ব্যক্তিরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আরেকটি অভিযোগ সেই ফিতনাবাজ ব্যক্তিরা উপস্থাপন করে বলতো যে ওসমান আমাদের জন্য সমপরিমাণ ভাতা প্রদান করেননি এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে আবু বকর সিদ্দিক রাইতলানু যখন তিনি প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করেছিলেন সেই সময় আবুকার সিদ্দিকের নীতি ছিল তিনি প্রত্যেক নাগরিকের জন্য সমপরিমাণ ভাতা নির্ধারণ করেছিলেন কিন্তু পরবর্তীতে অমর ইবিন খাতাব রাইতলানহ তিনি ইস্তেহাত করলেন এবং তিনি এই সিদ্ধান্ত নিলেন যে লোকেদের যোগ্যতা এবং ইসলামী রাষ্ট্রের জন্য যে অবদান সেটা সমপরিমাণ নয় কাজেই যারা ইমান আমলের অগ্রগামী অর্থাৎ সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছেন তাদের মর্যাদা একরকমের যারা পরবর্তীতে ইসলাম কবুল করেছেন আনসার মুহাজিরদের পর তাদের মর্যাদা আরেক ধরনের এভাবে তিনি একটি ধাপে ধাপে সুবিন্যস্ত শ্রেণী তৈরি করেছিলেন ইসলামের প্রতি অগ্রগামিতা ইসলাম গ্রহণে অগ্রগামিতা এবং ইসলামী রাষ্ট্রের প্রতি অবদান ইত্যাদি বিষয়গুলো দেখে অমর ইবুল খাতাব রাইতলানু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধাপে লোকেদেরকে ভাতা প্রদান করতেন এবং সেটা সেভাবেই বজায় ছিল পরবর্তীতে ওসমান ইবনে আফান রাইতলানু তিনিও এই নীতি গ্রহণ করেছিলেন নতুন নতুন ভূমি বিজিত হওয়ার পর সেই সমস্ত লোকেরা যারা দীর্ঘদিন কুফুরি সমাজ ব্যবস্থার কুফুরি রাষ্ট্রের অধীনে কুফুরি সভ্যতার অধীনে তারা বসবাস করছিল তারা এই ক্ষেত্রে দাবি করে বসলো যে আমরাও প্রথম ক্যাটাগরির মুসলিমদের মতো সমপরিমাণ ভাতা চাই এবং এটাকে তারা কিনা একটি বৈষম্য হিসেবে দেখতে শুরু করলো যদিও এটা কোনো বৈষম্য ছিল না যেই নাগরিকগুলো একসময় কুফুরি রাষ্ট্র ব্যবস্থার অধীনে ছিল তারা সেই রাষ্ট্রের প্রতি নানারকম নানারকম ট্যাক্স প্রদান করত তারা আজকে দেখছে যে ইসলামী রাষ্ট্রের অধীনে আসার পর তারা বরং তারা ট্যাক্স প্রদান করা দূরে থাকুক রাষ্ট্রীয় কোষাগার থেকেই তারা ভাতা পাচ্ছে অথচ সেখানেও তারা সন্তুষ্ট না থেকে তারা দাবি করতে শুরু করলো যে আমাদেরকেও সর্বোচ্চ পরিমাণ যা সে একই রকম ভাতা প্রদান করতে হবে এবং এটাও আমরা পরবর্তীতে দেখতে পাই ওসমান ইতলানহু তিনি মেনে নিয়েছিলেন এবং সেই ফিতনাবাজ ব্যক্তিদেরকে বলেছিলেন যে ঠিক আছে তোমাদেরকেও একই রকম ভাতা প্রদান করা হবে কাজেই ওসমান ইতলানহু এমন কর্মপদ্ধতি গ্রহণ করেছেন যে বাস্তবেই সেই ব্যক্তিদের বলার মতো কোনো অভিযোগ আর অবশিষ্ট থাকেনি খলিফা ওসমানের বিরুদ্ধে বরং তাকে শেষ পর্যন্ত অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল চতুর্থ এবং পঞ্চম ক্যাটাগরি আমাদের আলোচনার একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি চতুর্থ ক্যাটাগরিতে যে অভিযোগগুলো আছে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ফিখি বিষয়ে ইস্তিহারযোগ্য বিষয়ে ওসমান ইসলামের বিরুদ্ধে ফিতনাবাদ ব্যক্তিরা বিভ্রান্তি ছড়াচ্ছিল এবং অভিযোগ উপস্থাপন করছিল অথচ এইরকম অভিযোগ উপস্থাপন করার জন্য তাদের কোনো অথরিটি বা কর্তৃত্ব ছিল না সম্পূর্ণ অনধিকার চর্চা তারা করছিল তারা বলতে শুরু করলো যে ওসমান ইসলানু হজে গিয়েছেন হজে গিয়ে তিনি যখন মিনাতে অবস্থান করছিলেন সেখানে তিনি জোহরে সোলা দুই রাকাতের জায়গায় চার রাকাত আদায় করেছেন ওসমান বললেন যে তারা অভিযোগ করে বলেছে আমি সফরে থাকা অবস্থায় পূর্ণ সালাত আদায় করেছি যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুকর সিদ্দিক এবং অমর ইবুল খাতাব তারা কিনা কসর আদায় করেছিলেন ওসমান ব্যাখ্যা করে বললেন যে মদিনা থেকে মক্কায় সফরে থাকাকালীন অবস্থায় পূর্ণ সালাত আমি আদায় করেছি এটা সত্য এর কারণ তিনি বলছেন যে মক্কায় আমার নিজস্ব পরিবার পরিজনের অনেকেই অবস্থান করছে কাজেই আমি নিজেকে মক্কাবাসীদের মতোই সেখানকার অধিবাসী বলে মনে করি তিনি লোকেদের কাছে জানতে চাইলেন যে এই বিষয় কেমন নয় তারা বললেন আপনি যা বলেছেন সেটাই সঠিক সেটাই সত্য যদিও এটি ফিখের একটি বিষয় ফোকা একরাম তারা এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন এবং তারা এমনটাও বলেছেন যে হজের সময়ে মিনাতে এমনকি মক্কাবাসী হলেও কসর করা যায় দুই রকাত সালাত আদায় করা যায় কিন্তু এই প্রসঙ্গে এটা ছিল ওসমান ইবিন আফরান ইতলাহুর একটি ইস্তিহাদ বা গবেষণাযোগ্য সিদ্ধান্ত এবং খলিফা তার সম্পূর্ণ কর্তৃত্ব অধিকার রয়েছে যে গবেষণাযোগ্য বিষয়ে তিনি ইস্তিহাদ করার ক্ষমতা রাখেন আরেকটি অভিযোগ তাদের ছিল তারা বলল যে হাকাম ইবনুল আসকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তায়েফে নির্বাসনে পাঠিয়েছেন আর আপনি তাকে মদিনায় ফেরত নিয়ে এসেছেন ওসমান বললেন যে তার অভিযোগ উপস্থাপন করেছে হাকাম ইবনুল আসকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তায়েফ নগরীতে নির্বাসনে পাঠানোর পরেও কেন আমি তাকে মদিনায় ফেরার অনুমতি দিয়েছি ওসমান বললেন যে হাকাম ইবনুল আস তিনি ছিলেন মক্কার বাসিন্দা তিনি মদিনার নয় অর্থাৎ মক্কা থেকে তাকে নির্বাসনে বা বহিষ্কার আদেশ যেটা প্রদান করা হয়েছিল সেটা এই সিদ্ধান্তের মাধ্যমে লঙ্ঘিত হচ্ছে না কারণ সে আর মক্কায় ফেরত যায়নি বরং সে তায়েফ থেকে মদিনাতে ফেরত এসেছে ওসমান বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে মক্কা থেকে তায়েফে নির্বাসনে পাঠিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তার উপর সন্তুষ্ট হয়ে তাকে আবার ফেরত এনেছিলেন কাজেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে নির্বাসনে দিয়েছিলেন আবার তিনি তাকে ফেরত এনেছিলেন এই কথা কি সত্য নয় উপস্থিত মুসলিমদের মধ্যে সাহাবা একরাম তারা বললেন যে এটা সত্য এর প্রসঙ্গে আমরা দেখতে পাই যে হাকাম ইবনুল্লাস তিনি ছিলেন ওসমান ইবনে আফান রেজলানহুর আপন চাচা হাকাম ইবনুল্লাস সে মক্কা বিজয়ের পরে সে ইসলাম কবুল করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার অতীত শত্রুতার কারণে তাকে মক্কা থেকে নির্বাসনে পাঠান এবং তায়েফে তাকে চলে যাওয়ার আদেশ প্রদান করেন এই প্রসঙ্গে কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথম বিষয় হচ্ছে তাকে নির্বাসনে পাঠানোর যে ঘটনা সেটা ঐতিহাসিক বর্ণাগুলোর মাধ্যমে এসেছে কাজেই এটিকে শতভাগ নির্ভরযোগ্য বা বিশুদ্ধ বর্ণনা এভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই এটা কোনো হাদিস ছিল না কাজে এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যায় না যে হাকাম ইবনুল্লাস তাকে তায়েফে পাঠানো হয়েছিল নির্বাসনে ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ তিনি এভাবে এই বিষয়ের মতামত উল্লেখ করে বলেছেন যে এগুলো হাদিসের অংশ নয় এটি ঐতিহাসিক বর্ণনা দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এটা সত্য হয়েও থাকে সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বহিষ্কার আদেশকে লঙ্ঘন করা হয় না কারণ মক্কা থেকে তায়েফে বহিষ্কার করা হয়েছে হাকাম ইবনুল্লাহ মক্কায় ফেরত যায়নি হাকাম ইবনুল্লাহ ফেরত গিয়েছে মদিনাতে আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে নির্বাসনে পাঠানো এটা অনির্দিষ্টকালের জন্য এরকমভাবে নয় লম্বা সময় চলে যাওয়ার পর একজন ব্যক্তিকে আবারও পূর্বের স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকে এবং একজন খলিফা এটা তার কর্তৃত্বের বিষয় তিনি চাইলেই একজন বহিষ্কারকৃত ব্যক্তিকেও ফেরত নিয়ে আসতে পারেন কাজে এটা হচ্ছে হাকাম ইবনুল্লাহ তার বিরুদ্ধে ওসমান ইতলানুর উপর যে অভিযোগ উপস্থাপন করা হয়েছিল তার জবাব পঞ্চম ক্যাটাগরি খলিফা ওসমান ইবনে আফান রাজিউতলানহুর ব্যক্তিত্বের উপর আক্রমণ করে সেই ফিতনাবাজ ব্যক্তিরা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করত এবং এভাবে তারা বোঝানোর চেষ্টা করত যে তিনি খলিফা হওয়ার উপযুক্ত নন কাজেই তার অপসারণ চাই আর যদি তিনি অপসারিত না হন কিংবা পদত্যাগ না করেন তাহলে আমরা শক্তি প্রয়োগ করব তাকে হত্যা করে খলিফার পথ থেকে সরিয়ে দেব এই প্রসঙ্গে যে অভিযোগগুলো তারা উপস্থাপন করত সেগুলো আমাদের পূর্বে আলোচনায় বিভিন্ন সময় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যেমন তারা অভিযোগ উপস্থাপন করত তারা বলতো যে ওসমান তো বদরে অনুপস্থিত ছিলেন তারা বলতো যে উহুদের যুদ্ধে ওসমান তিনি ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন এবং তারা বলতো যে বাইয়াতুর রিদোয়ানের সময় গাছের নিচে যারা রাসুলের হাতে হাত রেখে আনুগত্যের শপথ করেছিল তাদের মধ্যে ওসমান ছিলেন না অনুপস্থিত ছিলেন ওসমান রিতাহ্ন বদরে ছিলেন না কারণ এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আসলামের সরাসরি নির্দেশ সাহাব একরাম এমনকি রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত তাকে বদরি সাহাবিদের মধ্যেই অন্তর্ভুক্ত করেছেন তাকে গণিমতের অংশও প্রদান করেছেন উহুদের ঘটনায় আল্লাহ সুহামতাল্লাহ সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন যারা ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন কাজে সেখানে আল্লাহ সুবাহতালার উপরে অধিকার ফলানোর কোনো সুযোগ কারো জন্যই অবশিষ্ট নেই যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদের উপর আমাদের আর কি বলার থাকতে পারে শেষ পয়েন্ট বাইয়াতুর রিদোয়ানে ওসমান অনুপস্থিত ছিলেন এবং যারা এই অভিযোগগুলো উপস্থাপন করছে এই ঘটনার মাধ্যমে প্রকাশ হয় যে তাদের প্রত্যেকটি অভিযোগ ছিল আসলে মূলত অজুহাত এবং ছুতো বা একটি টালবাহানা মাত্র ওসমান বাইয়াতুর রিদোয়ানে সেই গাছের নিচে রাসুল্লাহ সাল্লামের কাছে হাত রেখে আনুগত্যের শপথ নিতে পারেননি এর কারণ হচ্ছে ওসমানের পক্ষেই সাহাবা একরাম সেখানে আনুগত্যের শপথ রাসুলের কাছে করেছিলেন যে ওসমানকে যদি হত্যা করা হয় তার রক্তের বদলা আমরা গ্রহণ করব। কাজে সেখানে ওসমান কিভাবে উপস্থিত থাকতে পারেন এবং একই সঙ্গে আমরা আরও দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে নিজের হাত রেখে তিনি বলেছেন যে এটা হচ্ছে ওসমানের হাত এবং যখন কিনা রাসুল্লাহ সাল্লাম নিজের হাত রেখে বলছেন যে এটা ওসমানের হাত ওলামা একরাম বলেছেন যে এটা হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে ওসমানকে দেওয়া সর্বোচ্চ স্বীকৃতি এবং সর্বোচ্চ সম্মান কাজে শেষ দিকে আমরা আবারও সেই বাংলা প্রবাদটিকেই স্মরণ করতে পারি যে দুর্জন ব্যক্তি তার ছলের কোনো অভাব হয় না সেই ফিতনাবাজ ব্যক্তিরা তারা এভাবে নানা রকমের ভ্রান্ত অভিযোগ উপস্থাপন করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং বিভ্রান্ত লোকেদেরকে নিজেদের দলে ভিড়িয়েছিল এবং তাদের যে উদ্দেশ্য সেটাকে পূরণ করার জন্য এগুলো ছিল একটি কর্মপদ্ধতি তারা চাচ্ছিল খলিফাকে হত্যা করবে এবং সেই ঘটনা সম্পর্কে ইনশা আল্লাহ আমরা আমাদের আগামীর পর্বে আলোচনা করার চেষ্টা করব এই পর্বের শেষের দিকে আমরা আবারও উল্লেখ করছি যে এই ঘটনাগুলোকে বোঝার জন্য এবং সংশয় থেকে দূরে থাকার জন্য সবসময় প্রতিটি ঘটনার সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে হাদিস সেগুলোকে মেলানো তার ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণ করা হাদিস থেকে দিক নির্দেশনা নেওয়া এটা খুবই জরুরি যদি আমরা সেটা না করি তাহলে এই ঘটনাগুলো আমাদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যায় রাসুলুল্লাহ সাল্লাহ এই ঘটনাগুলো সম্পর্কে উম্মাকে সাবধান করেছেন সুস্পষ্ট ভবিষ্যৎবাণী যা কিনা আল্লাহ সুহামতাল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন তিনি সেগুলো প্রদান করেছেন এমনকি কর্মপদ্ধতি সম্পর্কে তিনি দিক নির্দেশনা প্রদান করেছেন ফিতনা আসবে ফিতনা হবে এটা ছিল একটি অনিবার্য ঘটনা ওসমান ইসলামহ তিনি নিজে ভালোভাবে জানতেন যে তাকে শহীদ করে দেওয়া হবে তিনি শাহাদ বরণ করবেন কাজেই ওসমান ইতলাহনু এখানে যে সহনশীলতার নীতিগুলো অবলম্বন করছিলেন এর উদ্দেশ্য ছিল এটা যে ফিতনা যদি অনিবার্য হয়েও থাকে যতটুকু পারা যায় যতটুকু সম্ভব সেই ফিতনার চাকা যেন যত সম্ভব দেরিতে ঘুরতে শুরু করে ওসমান ইতলানু সহনশীলতার মাধ্যমে সেই বিষয়টিকে নিশ্চিত করেছেন এবং তার পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ বিলম্বিত করেছেন ফিতনার আগমনকে আল্লাহ সুহামতাল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং এর উপকার আমাদেরকে দান করুন আল্লাহ আমিন ওসলাল্লাহ তাল আল্লাহ সাইদিন মোহাম্মদ ও আল্লাহ আলহি ওসাহাবি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রবিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ আমাদের Facebook page Facebook dot com slash Raindrops Media এবং আমাদের YouTube channel YouTube dot com slash Raindrops Media org two zero one five